السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ اجمعین اما بعد فقد قال المؤلف رحمه الله تعالی وعن حذیفة رضی اللہ تعالی عنہ قال صلیت مع النبی صلی اللہ علیہ وسلم فما مرت به آیت رحمت الا وقف عندها يسأل ওয়ালা আয়াতু আজাবিন সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক লাখ লাখ শুকরিয়া আল্লাহ পাক রব্বুল যে দুনিয়াতে বহু রকমের গুমরাহি ভ্রষ্টতা রেখেছেন সেগুলোকে আল্লাহ পাক আমাদেরকে নাজাদ দান করেছেন আল্লাহ পাকের শুক্রিয়ার শেষ নাই সালাত এবং সালাম নাজিল পিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর যিনি রাহমতুল্লিল আলমিন যিনি আমাদের জন্য আদর্শ আমাদের দর্শ হচ্ছে বলবুল মারামের সালাত সম্পর্কীয় হাদিস নিয়ে আজকের দর্শ হবে হাদিস নম্বর দুশো বত্রিশ আরবিতে হোজেফারদি আল্লাহ তালন বর্ণনা করেছেন নবী করিম সাল্লা সাল্লাম নামাজে তেলাওয়াত অবস্থায় দোয়া সম্পর্কে বলছেন তিনি যে সাল্লাই তো মান নবী সাল্লাহ আলী সাল্লাম নবী করিম সাল্লামের সাথে আমি সালাত আদায় করেছি ফামা মাররাত বেহি আয়াত রহমাতিন ইল্লা ওয়াকাফা ইন্দাহা ইয়াসআল নামাজের অবস্থায় নবী করিম সাল্লামের তেলাওয়াতে যে কোনো রহমত সম্পর্কীয় আয়াত যখন অতিক্রম করত তখন তিনি সেখানে থামতেন মানে তেলাওয়াত স্থগিত রাখতেন তেলাওয়াত বন্ধ করে দিতেন এবং রহমতের আয়াত যেহেতু আল্লাহ পাকের ইয়াস আল তখন আল্লাহ পাকের কাছে তিনি কিছু চাইতেন যাচ্ছা করতেন আল্লাহ পাকের কাছে তার রহমত কামনা করতেন ওয়াল্লা আয়াত আজাবিন আর কোন আল্লাহ পাকের আজাব সে দুনিয়ার আজাব হোক অথবা পরকালের আজাব হোক জাহান্নাম হোক জাহান্নামের কথা কোরআনে কেরিমিয়া নবিসাল্লামের তেলাওয়াতে আসুক অথবা দুনিয়ার কোন আজাবের কথা আসুক আজাব শাস্তির আয়াত হয়ে অতিক্রম করলে বা আজাব শাস্তির আয়াত নবিসাল্লামের সামনে আসলে ইল্লা তাউওয়াজা মিনহা সেসব আজাব শাস্তি থেকে তিনি পানা চাইতেন আল্লাহ পাকের আশ্রয় গ্রহণ করতেন আখরাজল খামসা হাদিসটি পাঁচজন ইমামে সংকলন করেছেন ইমাম আহমদ আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা ওয়াহাসানাহ তিরমিজি হাদিসটিকে অম তিরমিজি রহমতুল্লাহ আলী হাসান বলেছেন হাদিসটিকে অন্যান্য মহাদিসরাও তার বিভিন্ন সূত্রগুলিকে একত্রিত করে বলেছে হাদিস হচ্ছে হাসান এই হাদিস প্রমাণ করে যে তেলাওয়াত অবস্থায় নামাজের মধ্যে দোয়া করা যেতে পারে যদি এই মর্মে আরো বেশ কিছু হাদিসগুলি আসছে যে হাদিসগুলি ইঙ্গিত করে যে নবী করিমসাল্লামের সাল্লামের এগুলি সন্নত নামাজ বা তাহাজুদ নামাজ ছিল কেয়ামুল লাইল ছিল কিন্তু ফোকাহাইকের আমরা বলছেন যে যেটা এক নামাজে জায়েজ সেটা অন্য নামাজেও জায়েজ এটা হচ্ছে তাদের নীতিমালা কারণ সেটা হচ্ছে সন্ন্যত হোক অথবা ফরজ হোক নামাজ যখন নামাজ সলাদ তখন সলাতে যখন প্রমাণিত হলো জায়েজ হওয়া এক সলাতে অন্য সলাতেও সেটা জায়জ যদি কোনো এমন স্পষ্ট বাধা না থাকে নবী করিম সাল্লামের পক্ষ থেকে শরীয়তের পক্ষ থেকে এই মর্মে আরো বেশ কিছু হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস মুসনাদ আহমদে আছে ইবিন মাজাই আছে মোহাম্মদ বিন আব্দুর রহমান ইবিন আবি লাইলা তার পিতা আব্দুর রহমান ইবিন আবি লাইলা থেকে বর্ণনা করছেন সামিয়ত রসুল আল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন আমি আল্লাহ রসুলামকে শুনেছি রাউফি সলাতিন কোন এক নামাজে তিনি তেলাওয়াত করেছিলেন লাইসাত বে ফারিদা যা ফরজ নামাজ ছিল না মানে কোন সন্নত নামাজ তাহাজ নামাজ তারপরে জান্নাত এবং জাহান্নামের আলোচনা আসে ওই আয়াতগুলিতে ফাঁকা আল্লাহ তখন নবী সাল্লাহ বলেন বিল্লাহ মিনান্নার আল্লাহর কাছে আশ্রয় কামনা করি বা আশ্রয় গ্রহণ করি জাহান নাম থেকে ওবাইলুল্লি আহলিন না এবং দুর্ভোগ রয়েছে ধ্বংস রয়েছে জাহান্নামীদের জন্য এইভাবে আরেকটি হাদিস মা আয়সা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত মুসনাদ আহমদে আছে তিনি বলছেন কুম তো মা রাসুল লাইলাতাল কিয়াম আমি রাসুল উল্লাহামের সাথে কেয়ামের রাত্রে অর্থাৎ তাহাজুদ নবী সাল্লাম পড়ছিলেন বা তারাবি পড়েছিলেন লাইলাতুল কেয়াম কেয়াম মুল্লাইল দুটোই নামাজকে বলা হয় যদি আমাদের এক শ্রেণীর মানুষরা মনে করে যে তাহাজুদ আলাদা আর তারাবি আলাদা কিন্তু সহি হাদিসের আলোকে এগুলি নামের শুধু পার্থক্য নামাজ একটি যেটি কেয়ামুল্লাইল সেটা হচ্ছে কেয়াম রমদান সেটা হচ্ছে তাহাজুদ সেটা হচ্ছে তারাবি রমজান মাসের নামাজটিকে বিশেষ করে লোকেরা তারাই বলে থাকে কিন্তু ওই নামাজটাই অন্য মাসে হচ্ছে তাহাজ যেটা আম কথা তো আমি উল্লাহামের সাথে দাঁড়ালাম ফাঁকা ইয়াকিল বাকারাতে সুরা বাকারা তেলাওত করলেন সুরা নেশা তেলাওত করলেন সুরে আলে ইমরান তেলাওত করলেন আয়াতিন ফিহা ইস্তিব সারুন ইল্লা আল্লাহ আজ ইলিহি এমন কোন আয়াত হয়ে তিনি অতিক্রম করতেন না যাতে আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে খুশির খবর ইস্তেফসার ইল্লাদা আল্লাহ যখনই এরকম কোন আয়াত সামনে আসতো তখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ পাকের কাছে তেলাওয়াতের অবস্থায় দোয়া করতেন এবং আল্লাহ অভিমুখী হতেন আল্লাহর দিকে অভিমুখী সব সময় কিন্তু বিশেষ করে দোয়ার সময় মনোযোগী হওয়া দোয়ায় এটা নবী করিম সাল্লামের সন্ন্যত ছিল তো এই মর্মে তাহলে বেশ কিছু হাদিস রয়েছে যে নামাজের ভিতরে তেলাওয়াতের অবস্থায় দোয়া করা এরই একটা অংশ হচ্ছে সুরা ফাতেহার পরে আমিন বল তাহলে সুরা ফাতেহার পরে আমিন বলা ছাড়াও যে কোনো আয়াতে যেখানে দোয়া আছে দোয়াতে আমিন বলা মনে মনে বলবেন সেই ক্ষেত্রে কারণ সুদা শুধু সুরা ফাতে হাতে না হয় জোরে বলার হাদিস রয়েছে গত সপ্তাহে আলোচনা হয়েছে কিন্তু অন্য ধরনের একটা দোয়া আসলো দোয়াতে আপনি আল্লাহর কাছে আপনি আমিনে বলবেন সেটা মনে বলবেন যাতে করে এমন না হয় যেটা প্রমাণিত নাই সেটা আপনি করছেন আর যে কোনো জায়গায় আজাবের কথা শাস্তির কথা আসলে আল্লাহ পাকের কাছে আপনি আশ্রয় চাইবেন জাহান্নামের কথা আসলে আউজবিল্লাহ মিনান্নার জান্নাতের কথা আসলে আল্লাহ আসালুকাল জান্না বা আসালুকাল জান্নাতের ফিরদৌস ইত্যাদি আল্লাহ এইভাবে দোয়া করা এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কিছু আলেমরা এগুলিকে সুন্নত নফলের সাথে খাস করেছে কারণ হাদিসগুলি অধিকাংশ ক্ষেত্রে সুন্নত বা তাহাজুদের ক্ষেত্রে এসেছে কিন্তু সামনে যে হাদিসটি আছে হাদিসটাতে এমন কোন কথা উল্লেখ হয়নি যে হাদিসটা বলবুল মারান হাদিস নবী সাথে আমি নামাজ পড়া হজেফা বলছেন ফরজ ছিল না সন্ন্যত ছিল উল্লেখ করা হয়নি তাই না যেকোনো আয়াত এবং আল্লাহর কাছে থেকে পানা চাইতেন বলা হয়নি যে ছিল বা নামাজ ছিল আর হাদিস হাসান সুতরাং মানুষ যদি ইমাম হোক অথবা মুক্তাদি হোক অথবা একাকি নামাজি হোক বিশেষ করে একাকি যদি নামাজ হয় তাহলে সমস্যাই না আপনি একা একা নামাজ পড়ছেন আয়াত তেল আওয়াত করেছেন জান্নাত জাহান নামের কথা আসল আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আপনার ছেলে মেয়ের প্রয়োজন আর ওই আয়াতগুলি পড়লেন বেহাবিল মিনা সলহীন আপনি ওই আয়াতটাকে দুবার তিনবার রিপিট করলেন কোনো দোষ নেই তেলাওয়াত করলেন তার সাথে সাথে আপনি বেহাবিল মিনা সলহীন বেহাবিল মিনা সলহীন কোনো দোষের কথা নেই একবার তো আপনি তেলাওয়াতি করলেন আর বাকি বলছেন আপনি দোয়ার নিয়ত বলছেন কোনো দোষ নেই কারণ যে কোনো রহমতের আয়াতে দোয়া করেছেন আপনি ছেলে মেয়ে যা আল্লাহ রহমত দুনিয়া আল্লাহ পাকের অনুগ্রহ যেখানে আপনি সুস্থতা সম্পর্কে আল্লাহ পাকের পক্ষতে শেফা সুস্থতার আয়াত রয়েছে সেখানে আপনি সুস্থতার জন্য দোয়া করলেন যেখানে রিজিকের বরকতের আয়াত রয়েছে আপনি দোয়া করলেন বা একটি আয়াতকে একাধিকবার পাঠ করা নবী করিম সাল্লাম একদিন গোটা রাত একটি আয়াত দিয়ে বারবার করে তেলাওয়াত করে নামাজ পড়েছ রাহাজ্যদে নামাজ একটি আয়াত যদি বারবার পড়েন আর তাতে গভীরভাবে আপনি চিন্তা করতে পারেন আর তাতে আল্লাহর ভয় ভীতি অন্তরে বেশি সৃষ্টি হয় হ্যাঁ, খুশু আপনার বিনয়ী হওয়া বেশি প্রকাশ পায় সেটা বহু আয়াত পড়ার চাইতে ভালো অনেক সময় যেটা অনেকেই কিন্তু নিজের ব্রেনে রাখেন না মনে করছেন যে বেশি খতম করলাম বেশি তেলাওয়াত করলাম বেশি নেকি করলাম অঙ্কের দিক থেকে এক একটা অক্ষর পড়লে দশ নেকি তো পেলেন কিন্তু একটা আয়াত যদি বারবার পড়েন ওই টাইমটাতে তো ওতে কি অক্ষরগুলি আসে না এইভাবে আসছে আপনি তাড়াতাড়ি করে পড়ে চলে গেলেন অনেকগুলি আয়াত বা অনেকগুলি সুরা পড়লেন আর একজন অল্প আয়াত পড়লো আর প্রত্যেকটার অর্থ বুঝলো শুধু অর্থ বুঝলো না তাফসিরি বুঝলো না তর্জমাই বুঝলো না বরং যেটাকে তদব্বরে কোরআন বলা হয়েছে কোরআন করিম গভীর ভাবে চিন্তা করলো তাতে অন্তরে ভয়ভীতির সৃষ্টি হইল আল্লাহ পাকের দিন সম্পর্কে সচেতন হইল আল্লাহ পাখির কিতাব যে জীবনের প্রত্যেক ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে এই বিষয়গুলি মনের মধ্যে জাগলো পরকাল সম্পর্কে চিন্তাশীল হইল চোখে পানি আসলো এগুলি থেমে থেমে ধীর স্থিরতার সাথে একাধিক বার যদি গভীরভাবে চিন্তা না করে আর তেলাওত না করে কখনো আসবে না শুধু পড়ে চলে যান কখনো আপনার মধ্যে এরকম অবস্থা তৈরি হবে না বাস্তব অভিজ্ঞতা আপনি করে দেখবেন একটি আয়াত শুধু এমনি পড়ে চলে যান অর্থ বুঝলেন না অথবা বুঝলেন কিন্তু পড়ে চলে গেলেন আপনি কখনো আপনার চোখে পানি আসবে না কিন্তু একটি আয়াত যদি বারবার পড়েন অন্তর লাগিয়ে পড়েন মনোযোগ সহকারে আল্লাহ অভিমুখী হয়ে তাহলে অবশ্যই কান্না আসবে অন্তর ফেটে উঠবে নরম হবে ওয়েদা তাহলে করিম নাজেল হওয়ার যে উদ্দেশ্য যে মমিনদের সামনে যখন কোরআনী করিম তেলাওয়াত হয় নিজে করে অথবা অন্যরা তেলাওয়াত করে তখন জাদাতুম ইমান তাদের ইমান বৃদ্ধি পায় এই অবস্থা তৈরি হবে এটা হচ্ছে আসল উদ্দেশ্য কোরআনী করিমের এক কথায় এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট জানতে পারলাম যে নামাজের ভিতরে কোরআন করিম তেলাওয়াতের সময় যে কোনো দোয়া করা যেতে পারে বিশেষ করে যে বিষয়গুলি কোরআন করিমের আয়াতগুলিতে আসছে কোন রহমতের কথা আসছে আল্লাহর কাছে চাইলেন দুনিয়ার রহমত হোক অথবা আখেরাতের রহমত হোক কোন আজাবের কথা আসছে দুনিয়া বা আখেরাতের আজাবের কথা আসছে আল্লাহর কাছে আজাব থেকে আপনি আশ্রয় চাইলেন এটা সন্ন্যত সম্মত নফল সুন্নত চাইতে পারেন আর ফরজ নামাজ চাইতে ওয়ানিম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم الا اني نهيت ان اقرا القران راكعا او ساجدا فاما الركوع فعظموا فيه الرب واما السجود فاجتهدوا في الدعاء فقمن ان يستجاب لكم رواه مسلم আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহমা থেকে বর্ণিত তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহ শুনে রাখো যেমন সাহাবাহিকের আমরা বেশ কিছু হাদিস এরকম আছে যে অমের নাম বে কাজা ওয়া কাজা আমাদেরকে এইরকম আদেশ করা হয়েছে কি আদেশ করেছেন আদেশ করেছেন হাদিস মরহু এখানে আমাকে নিষেধ করা হয়েছে আল্লাহ পাক নিষেধ করেছেন আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন কি নিষেধ করেছেন আন আকরা আল কোরআন কোরআন তিলাওত করতে ভালো করে লক্ষ্য করবেন হাদিসের দিকে হাদিস না বুঝতে গিয়ে এক সেন মুফতিরা ভুল ফতোয়া দিয়ে থাকে আমাদের সহিদার অনেক মুফতি এরকম ভুল ফতুয়া দিয়ে থাকে আন আকার আল কোরআন আমাকে কোরআন পাঠ করতে নিষেধ করা হয়েছে রাকিয়ান রুকুর হালাতে রুকুর অবস্থায় আও সাজেদান অথবা সেজদার অবস্থায় তাহলে রুকু সেজদার অবস্থায় কোরআন তেলাওত নিষেধ করা হয়েছে রাত মানে হচ্ছে তেলাওত করা পাঠ করা কোরআন পাঠ করা নিষেধ করা হয়েছে রুকুতে অথবা সেজদাই যদি কেউ সুরাফাতে হাতে লাওত করে বলবো নিষেধ কেউ যদি সুরা এখলাস যে তৌহিদের সুরা বলবো আল্লাহ পাঠ করে বলবো নিষেধ হ্যাঁ এইরকম যে কোনো যে কোনো সুরা বা যে কোনো আয়াত যদি তেলাওত করে তাহলে নিষেধ কিন্তু কোরআন করিমের আরেক মাসাল কোরআন করিমের আয়াতে যে দোয়াগুলি রয়েছে সেই দোয়াগুলি আয়াতের দোয়া কোরআন করিমের দোয়া এক কথা কোরআনই দোয়া কোরআনই দোয়া দাতে করতে পারবে কিনা রুকু দোয়ার জায়গা নাই এখানে একটি কথা মনে রাখা রুকু দোয়ার ক্ষেত্র নয় সুতরাং রুকুতে দোয়া করবেন না রুকু হচ্ছে আল্লাহ পাকের তাজিম আল্লাহ পাকের মহত্ব প্রকাশ করার স্থান আছে দেখেন তারপরের অংশ ফাম্মাল ফাম্মা রুকু ও সুতরাং রুকু রব্বা এই রুকুতে রবের তাজিমের ঘোষণা করো মহত্ব বড়ত্ব প্রকাশ করো মহত্ব প্রকাশ করতে হবে সুবহানা আজিম আমি পবিত্রতা ঘোষণা করি আমার রবের যিনি আজিম মহান বা মহান রবের আমার মহান রবের আমি পবিত্রতা ঘোষণা করি তসবিহ পাঠ করি ফাজে মুফিহরব ও আম্মা সুজুদ পক্ষান্তরে সেজদা ফাজদা হিদুফি দোয়া এই সেজদাতে তোমরা দোয়াতে পরিশ্রম করো ইজতিহাদ মানে মেহনত করা পরিশ্রম করা প্রচেষ্টা চালাও তাহলে মেহনত করতে হয় বিনা মেহনতে দোয়া কবুল হয় না আল্লাহ ফাকরুল আলম দুই রকম মেহনত করতে বলেছেন মমিনকে যেমন কর্মের মেহনত করবেন রুজি রোজগারের জন্য আপনি চাকরির ক্ষেত্রে গিয়ে মেহনত করবেন ব্যবসার ক্ষেত্রে মেহনত করবেন দিন মজুর করছেন মেহনত করবেন তাই না মেহনত করতে হবে শারীরিক মেহনতের সাথে সাথে দুয়ার মেহনত লাগবে আল্লাহ পাখের কাছে হালাল রিজিক তলব করতে হবে তাতেও মেহনত করতে বলা হয়েছে অধিকাংশ আজকালকার মুসলিমদের দুয়াই মেহনত নাই মেহনত কত শারীরিক মেহনত করছেন আপনি সারাদিন মেহনত করে ভেঙে পড়ছেন ঘুমাইছেন তো হুস দিশাই থাকে না কখন ভোর হইল এই মেহনত করেছেন রুজির জন্য আর দুয়ার মেহনত কোথায় একবার দুবার চাওয়ার পরে কিছু পেলাম না কিছু বুঝতেই পারলাম না দুয়া কি হয় না আর এই দৃশ্য যদি দেখতে চান খুব ভালো করে তা আরাফার মাঠে গিয়ে একটু ভালো করে দেখবেন সাথী সঙ্গীতের মধ্যে খেমার মধ্যে দেখবেন যে কেমন দুনিয়াদার মানুষ হজে আসে খুব ম্যাক্সিমাম যদি দোয়া করে আরফার ছয় ঘন্টা দিন বারোটা একটা থেকে শুরু করে পাঁচ থেকে ছয় ঘন্টা টাইম মাগরে পর্যন্ত দোয়া তার মধ্যে খুব বেশি দোয়া করে তো দশ থেকে পনেরো মিনিট দোয়া মেহনত করলো দোয়া হজ করে চলে আসলে হাজি সাহেব সেজে চলে আসলে দোয়ার কোনো ফল পায় না তারপরে নিজের জীবনে দোয়া কবুল হতে বহু বাধা সৃষ্টি করে রেখেছে হারাম খাই হারাম পরে হারাম ছেলে মেয়েকে খাওয়াই শির্ক বিদাত আছে বিদাতি তরিকার দোয়া শিরকি আকিদা আছে ছোট বড় শির্ক না হলে ছোট শির্ক আছে তাবিজ বানা আছে তাবিজের উপর আস্থা আল্লাহর কাছে দোয়া করে মিছামিছি আল্লাহর কাছে দোয়া করে আস্থা তাবিজের ওপর না হয় টাকা পাওয়ার ওপর আর না হয় দুনিয়ার আর কিছুর ওপর নিজের চাকরির ওপর মুদির ওপর গাইরুল্লাহর ওপর ভরসা আর এদিকে দোয়া করছেন দোয়ার মেহনত কোথায় এখলাসের সাথে দোয়া কবুল হয় যে সব বাধা আছে সে বাধা মুক্ত হইতে হবে আল্লাহ অভিমুখী হইতে হবে এবং একগ্র চিত্তে তদার রব্বাকুম তদার আন একগ্র চিত্তে খুশিয়াতেন মনে মনে চিৎকার করে লোক দেখানো দোয়া নাই মানুষ যেখানে দেখছে সেখানে দোয়া আর সেখানে চোখে পানি আসে আর নির্জনে কখনো চোখে পানি আসে না এরকম দোয়া নাই তো দোয়ায় মেহনত করতে বলেছেন এক কথায় ফিরে আসে মেহনত করতে শিখেন দোয়ায় যেমন শারীরিক মেহনত করছেন মানসিক মেহনত অনেকে করেছেন যারা শিক্ষা দীক্ষার ফিল্ডে কাজ করছেন তারা কত মেহনত হয় ব্রেনের তাদের কত মেহনত পরিশ্রম কিন্তু দোয়ার মেহনত নেই দোয়ার মেহনত করেন যারা বালা মুসিবতে আছেন বিপদ আপদে আছেন বা উম্মতে মুসলিমা বালা মুসিবতে আছে তো দোয়ারও মেহনত করেন ফজতাহিদু ফি দোয়া দোয়াই তোমরা কঠোর পরিশ্রম করো মেহনত করো ফাঁকা মেনুন তাহলে বড়ই আশা করা যায় কামেনুন মানে হচ্ছে ইরুন আরবি ভাষায় কামেনুন শব্দটি একটু মুশকিল শব্দ ওর চাইতে হালকা শব্দ আরবিতে হচ্ছে ইরুন আজকাল নতুন আরবিতে ব্যবহার হয় জাদিরুন বিজিকর মানে উল্লেখযোগ্য জাদিরুন বিজিক মানে উল্লেখ আর জাদিরুন বিজিকর আজকাল পত্র পত্রিকাতে আসে এটা হচ্ছে উল্লেখযোগ্য বিষয় হ্যাঁ? তো কামেনুন মানে তোমাদের দোয়া এখানে এই সেজদাই কবুল হওয়ার যোগ্য মানে আশা করা যায় যে তোমাদের দোয়া কবুল হবে এ হচ্ছে এর সঠিক অর্থ দুঃখের বিষয় কিছু কিছু অনুবাদক আছে যারা ইসলামিক বইগুলি অনুবাদ করে আরবি থেকে কিন্তু আরবি ভালো বোঝে না যার ফলে কোথা থেকে কোথায় অনুবাদ পৌঁছে দেয় হাস্যকর অবস্থা তার মধ্যে একটি রসর উল্লাহ সাল্লামের নামাজ বা সালাদ নামাজ নাম দিয়ে তর্জমা করেছে নামাজ বলে একটা ছোট্ট বই আছে শেখ আবদুল্লাহ বাজ রহমতুল্লাহ আলের তো ওই বইটার অনুবাদ করেছে কোন একজন অনুবাদক বাংলা ভাষায় আর এই হাদিসার অনুবাদে একেবারে হাস্যকর তর্জমা করেছে দুঃখজনক যে একটা ইসলামিক বই তর্জমা করেছে আর আরবি বুঝে না আর হাস্যকর যে এত আরবি ভাষার গরিব ইয়তিম কেন বা তর্জমা করে তর্জমা করছে শুনবেন তর্জমাটা এই জন্য এটা ছাড়া আরো কয়েকটা ভুল ওই বইটা আছে যার ফলে এই বইটার তর্জমা পরে আমি করেছি নামাজ যাদের কাছে এর আগে পেয়েছেন দেখেছেন একটা বই বাংলা অনুবাদ আমি করেছি কারণ এই এই ভুলগুলি বেশ ভুলগুলি আছে তার সাথে সাথে দোয়ার উচ্চারণগুলি দিয়ে দিচ্ছে কারণ বাংলা ভাষী অধিকাংশ আরবি পড়তে পারে না আর শেষখানে কয়েকটা সুরাও দিয়ে দিচ্ছে অতিরিক্ত এইভাবে আমরা পরে ছাপিয়েছি বইটা তো এখানে তর্জমা করেছে যে দোয়াতে তোমার মেহনত করে এতদূর পর্যন্ত ঠিক আছে তার কাছে ফাঁকা মেনুন আইনস্তা জাবাল তর্জমা করছে যে সেজদা থেকে দাঁড়াবার আগে আগে তোমার দোয়া কবল হয়ে যাবে তর্জমা করছে সেজদা থেকে দাঁড়াবার আগে আগেই মানে তার পূর্বেই আগে অথবা পূর্বে শব্দের ব্যবহার করেছে সেজদা থেকে দাঁড়াবার পূর্বেই তোমার দোয়া কবুল হয়ে যাবে তোমাদের দোয়া কবুল হয়ে যাবে তাহলে কামেননকে কি পড়েছে এতিম পড়েছে কুমনা তো কুমনা তো জামা মোয়ান্নাসের সে গাড়ি ভাই যারা গ্রামার বুঝেন সাফ বুঝেন কুমনা হ্যাঁ? হচ্ছে জামা মান্নাসের সেগা তো জামা মানে সেখানে এতগুলি মহিলা বা স্ত্রী লিঙ্গ কর্তৃক আসলে বুঝলেন কোথা থেকে চলে গেছে ও কেয়ামের মধ্যে নিয়ে চলে গেছে অথচ তাপ মেম নুন কামে নুন এটা হচ্ছে এসিম ওর মানে হচ্ছে জাদির উন কোন খালি কোন এটা হক রাখে দোয়া এই কবুল হওয়ার হক রাখে দোয়া কবুল হওয়ার যোগ্য এই সময় আর আশা করা যায় যে দোয়া কবুল হবে এইরকম কাছাকাছি যে কোনো অর্থ করলেও ঠিক ছিল ফিরে আসি এখন মাসাইলের দিকে যে এই হাদিস দ্বারা কি বুঝতে পারলেন যে রুকুতে সেজদাতে কোরআন তেলাওয়াত নিষেধ করবেন নবিসামকে আল্লাপাক নিষেধ করেছেন রুকুতে দোয়া করবেন না রুকুতে আল্লাহাক রবুল আলমিনের হ্যাঁ, মহত্ব বড়ত্ব ঘোষণা করবেন তাজিম করবেন ফাজিম ফিহ রব এটাও হাদিস দ্বারা স্পষ্ট সেজদাতে কি করবেন আল্লাহ পাকের তসবিও করবেন কারণ নবীলাম সুবহান রব্বিয়াল আলা পড়েছেন পড়তে বলেছেন ইজ আলুহা ফি সজু দেখুম যখন সুরায় আলা নাজেল হইল সুরে আলা নাজেল হইল সব্বে হিসমা রব্বে কাল আলা সব্বে তসবি করো হে মানুষ ইসমা কা আল আলা তোমার মহান হ্যাঁ, রবের নামের আল্লাহ পাখের নামের তসবি করো আল্লাহ পাকের নামেরই যদি তসবি করার হুকুম হয় তো আল্লাহ পাকের জাতের সত্তার তসবি তো করতেই হবে তাই না এই জন্য নাম বলা হয়েছে মানে এই নয় যে শুধু আল্লাহ পাকের নামের তসবি হ্যাঁ, নাম বলি আল্লাহ পাকের জাত সত্তাকেও বোঝানো হয়েছে আর আল্লাহ পাকের নাম গোনাবলীকেও বোঝানো হয়েছে তো তসবি করতে হবে সিজদাতে এবং তসবির পরে কমের পক্ষে একবার তসবি সহি হচ্ছে যে সেটা অজীব যদিও কিছু আলামারা সন্ন্যত বলেছেন সময় হলে সেই গুলির দিকে ইঙ্গিত করব আর তারপরে বাকি তিনবার পাঁচবার সাতবার ম্যাক্সিমাম দশ বার ইমাম সাহেব যদি দশ বার পড়ে আরো ভালো কম পক্ষে এমামের উচিত হবে পাঁচবার পড়া এমাম যদি পাঁচবার তসবি করে তাহলে মুক্তাদি তিনবার তসবি করতে পারবে আর এমামে যদি তিনবার করে তো অনেক সময় ও দাতে আস্তে আস্তে ও শেষ করে ফেলেছে আজকাল কিছু ইমামদের অবস্থা যেত একটা লোক যদি একটু দেরি হয় ওকে দেয় আসতে তো আর সেজদার তসবি পাচ্ছে না তসবি পাচ্ছে না নামতে নামতে ওইদিকে উঠে বসে আছে আল্লাহ হেদাত করে এরকম শেষ হয়ে যাওয়ার পরে নবী সাল্লাম কি বলছেন ফজ তাহেদু ফির দোয়া দোয়াতে মেহনত করো তাহলে শেষ দাতে দোয়াই মেহনত করতে বলা হয়েছে আরেকটি হাদিসের সাথে মিলিয়ে নেন তাহলে আরো বুঝতে সুবিধা হবে আকরাবো মা এখনুল আব্দমের রব্বেই সাজিদ অত্যন্ত নিকটবর্তী হয়ে যায় বান্দা তার প্রতিপালকের রবের কখন সাজেদ যখন বান্দা সেজদায় পড়ে থাকে সেজদার চাইতে নিকটবর্তী অবস্থা বান্দার আল্লাহর সাথে কখনো হইতে পারে না বসে দোয়া করছেন দাঁড়িয়ে দোয়া করছেন শুয়ে দোয়া করছেন যে কোনো অবস্থা কেনেন আর একজন শেষদায় দোয়া করছেন সবচেয়ে নিকটবর্তী ওই ব্যক্তি যে শেষদায় পড়ে আছে ঠিক না অনেকে এই নিচে বসতে চান না চেয়ার থাকলে বসবো আপনারা নন কিন্তু অনেক আছে আপনারা যারা চেয়ারে বসে আছেন ঠিক আছে কারণ চেয়ার রাখা আছে কিন্তু অনেকে আছে ইসলামিক সেন্টারে গেলে নিচে বসতে হয় কিন্তু বাবুদের জন্য যদি চেয়ার লাগানো হয় যে স্পেশাল হল এরকম থাকে তাহলে দেখবেন যে আসবে ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ এম এ পাস পিএইচডি করা মানুষ কি করে নিচে বসিয়ে মানহারি ব্যাপার মনে করছেন তাই না তো নিজের শরীরের এমন একটা অংশ যেটা হ্যাঁ বলতে পারেন হ্যাঁ নিজের পাশাটা রাখতে যদি অসুবিধা হয় কার্পেট মেঝেতে বলা হচ্ছে না কার্পেটের ওপর এত কষ্ট যদি হয় মানসিক কষ্ট অথবা মনটা চাইছে না যে নিচে গিয়ে বসে আছে আর থাকলে ঠিক আছে বসতাম ভালো একটা হল আছে আর মাসাল্লাহ তাহলে ওখানে বসার খুব ভালো ব্যবস্থা আছে হাইফাই ব্যবস্থা আছে হ্যাঁ আসছে এইরকম যদি মন মেজাজ কিছু লোকের তৈরি হয় তাহলে এই কপাল এই নাক এত সুন্দর চেহারা যে চেহারার ক্ষেত মতে কত যে খরচ করছেন ক্রিমে আর লোসনে এক শ্রেণীর লোকেরা এই চেহারা মাটিতে লুটিয়ে দেওয়া জমিনে লুটিয়ে দেওয়া যেমন তেমন রাখেন নাকি নিজের মধ্যে যা অহংকার থাকে তা খান খান করে দেওয়া করে কোনো অহংকার নেই যেই লোক আল্লাহ পাকের সামনে নিজের কপালকে মাথাকে চেহারাকে এত সুন্দর অঙ্গটাকে জমিনে ধুলোতে লুটিয়ে দিতে পারে নামাজে রক্ত হয়ে গেছে টাটাই নাই কিচ্ছু নেই মাঠে বালিতে সব জায়গায় লুটিয়ে দিতে পারবো পারবো না পারবো না তার মধ্যে আমার অহংকার থাকতে পারে কত সুন্দর এই দৃশ্য আল্লাহ পাকে কত ভালো লাগে কত পছন্দ করে আল্লাহ পাকে এর জন্য বলছেন সবচাইতে নিকটবর্তী বান্দা আমার হয়ে যায় যখন সেজদায় লুটিয়ে পড়ে সুতরাং তোমরা সেজদাতে ফাজিতাহিদুফির দোয়া দোয়া মেহনত করো দোয়াই মেহনত করবে না সবচেয়ে ভালো দোয়া কিসের সবচেয়ে ভালো দোয়া আপনার নিজের ভাষায় বানিয়ে বলা ওরানি দোয়া সবচেয়ে ভালো দোয়া তারপর সবচেয়ে ভালো দোয়া হচ্ছে রসুল্লাহামের দোয়ায় মাস্তরা যেগুলো হাদিসে রয়েছে মাস্তরা মানে মারবিয়া বর্ণিত হ্যাঁ, মানকুলা যা থেকে এসছে বর্ণনা হয়ে মাসুরা মানে আমার দেশের মানুষরাও বুঝে না বড় মাসুরা যদি বলেন ভাই দোয়ায় মাসুরা কোনটা বলছে আত্মাহাতার দুরুদের পরে যেটা পড়ে ওইটাই শুধু দোয়া মাসুরা আমার দেশের বাঙালি মুসলমান বলবে না এরকম কত তাহলে শোচনীয়তা আমাদের ধর্মীয় জ্ঞানের অথচ দোয়াই মাসুরা মানে কি বললাম আসার মানে হাদিস আসার মানে বর্ণনা হাদিস খাবার আসার আর সন্না সবগুলি একই অর্থ বুঝতে পারলেন হাদিস মানেও হাদিস যদি হাদিসটা একটু বেশি ব্যাপক হাদিসের মধ্যে কোরআন সামনে হাদিস আল্লাহর হাদিস আল্লাহর বাণী কোরআন করিম আর রসুল্লাহাম হাদিস রসুল হাদিস আর সন্ন্যাত নবী সাল্লাম যা করেছেন বলেছেন অনুমোদন দান করেছেন সেটাও হাদিস আসার মানে যা বর্ণিত হয়েছে নবিসাল্লাম থেকে আসার হাদিস খাবার যা নবিসাল্লাম থেকে সংবাদ এসছে হাদিসের অপর নাম হচ্ছে খাবার ওসুল হাদিসের কিতাবে মুস্তালাহুল হাদিসের কিতাবে এই বিষয়গুলি রয়েছে তাহলে দুয়াই মাসুর আসার থেকে মাসুর হ্যাঁ তো দোয়াই মাসুরা মানে যা নবী সাল্লাম থেকে বর্ণিত বা প্রমাণিত ওই দোয়াগুলি হাদিসে যে কোনো দোয়া এসছে সেগুলি হচ্ছে দোয়ায়ে মাসুরা এরপরে আর বলবেন না যে ওই আল্লাহ কাসিরা ওইটাই দোয়ায় মাসুরা আর যেটা নবী করিম পড়েছেন আর নির্দেশ করেছেন পড়ার তৌফিক হন আমাদের দেশের মুসল্লিদেরকে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা সালাতে ইব্রাহিম দুরুদের পরে আল্লাহ আউজুবেকা মিন হ্যাঁ আউজুবেকা মিন জাহান্নাম ওয়াইন ফিতনাতিল মাসিহ দাজ্জাল হ্যাঁ আর কি ওয়াইন ফিতনাতিল মাহি ওয়াল মামাত আর একটা হাদিস আর একটু বাড়িতে রয়েছে অমিন আল ওয়াল মাগরাম যদি এটা পড়েন তো ভালো কিন্তু চারটা জিনিস থেকে পানা চাইলে ওই হাদিসের উপর আমল হয়ে যায় তাউজুবিল্লাহমিন আর বা তোমরা চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো নবী সাল নির্দেশ করেছেন এই জন্য বেশ কিছু গবেষক কলমারা বলেছেন যে নামাজের ভিতরে তার মধ্যে একজন শেখ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই বলছেন যে আত্মাহিয়াত আর দুরুদের পরে এই চারটি জিনিস থেকে পানা চাওয়া তার নিকটে অজে বলছেন ছেড়ে দিলে আপনি গোনা হবেন কিন্তু আল্লাহ যদি ছেড়ে দেন তো গোনাগার হবে না সবার নিকটে এছাড়া রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানা ফিল আখরাত হাসানা ওয়াকিনা পড়লে ভালো অন্যান্য দোয়া যে কোনো দোয়া করা যেতে পারে সেই জায়গায় তো সেজদাতে দোয়া করবেন দোয়া কবুল হয় আর সবচেয়ে ভালো দোয়া কোরআনে কেরিমের দোয়া অর্থপূর্ণ দোয়া সবচেয়ে বেশি অর্থপূর্ণ দোয়া হচ্ছে কোরআনে কেরিমের দোয়া অল্প কথায় অনেক জিনিস চেয়ে ফেললেন অনেক কিছু চাইলেন আমি আল্লাহের কাছে কোরআনে কেরিমের দোয়া তারপর আসরুল্লাহ হাদিসের দোয়া সুতরাং কোরআনে আয়াত দিয়ে সেজদার মধ্যে দোয়া করা যাবে না যাবে না যাবে যে মুফতি সাহেবরা শুধু এই হাদিসটাকে বুঝেছে যে পড়া যাবে না রুকুতে সেজাতে মানে দোয়াই করা যাবে না পড়া যাবে না দোয়া করা যাবে পড়া আর দোয়াতে পার্থক্য করেনি আর আমি আপনাদেরকে পড়া দোয়াতে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি এর চাইতে আরো স্পষ্ট করে যেমন একটি আয়াতের শুরু থেকে পড়ছেন আর শুরুতে আছে কালা রব্বিশ রাহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল কালা থেকে শুরু করলেন তাহলে এটা কি হলো তেলাওয়াত না দোয়া এটা আর যদি বলেন কারণ আল্লাহ আয়াত শুরু করেছেন কালা থেকে আপনি কালা বললেন না আপনি নিজে দোয়া করছেন আল্লাহ আমার অন্তর খুলে দাও রব্বেশাহলি সদরি আমার বক্ষ খুলে দাও ওয়াস্তরলি আমরি আমার কাজ সহজ করে দাও লোকদাতা মিল্লে সানি আমার জবানের জড়তা দূর করে দাও কাউলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে কত সুন্দর দোয়া আর একটি উদাহরণ দি অকুর রব্বের হাম হোমা কামা রব্বাইয়ানি সাকির আমাদের ভাই ভাই আল্লাহ বলছেন হে মানুষ বাপ মায়ের জন্য দোয়ার ক্ষেত্রে বলো অকুল ওর রব্বের হাম হোমা হে আল্লাহ হে রব এর হাম হোমা আমার আব্বা আমার উপর দয়া করো কামা রব্বাইয়ানি সাকিরা যেমন বাল্য জীবনে আমাকে আদর যত্ন করে লালন পালন তারা করেছে যদি এই কুল থেকে শুরু করেন অকুর রব্বির হামহমা তাহলে তেলাওয়াত না দোয়া তেলাওয়াত হলো কিন্তু আপনি শেষদায় পড়ছেন পড়ে আপনি দোয়া করছেন শেষদায় বা যে কোনো সময় রব্বির রহমা কামা রব্বায়ানি সকির রব্বির রহমা কামা রব্বায়ানি সকিরা কি হলো এটা দোয়া হইল ومن هم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ومنهم من يقول থেকে হ্যাঁ হ্যাঁ? যদিও তা আয়াত আরো লম্বা আছে তার আগে যদি শুরু করেন অমিন মাইয়া কুলো থেকে তাহলে কি হলো তেলাওয়াত হইল কিন্তু যদি শুরু করেন অমিন হুমাইয়া কুলো বললেন না কিছু লোকেরা রয়েছে মানে যারা মমিন তারা দুনিয়া আখেরা দুটা চাল্লা এখানে বলতে চেয়েছেন আপনি অমিন হুমাইয়া কুলো পড়লেন না বলে রব্বানা আতেন আফির দুনিয়া হাসানা ওফির আখেরাত হাসানা ওকে না যাবেন না কি হলো দোয়া করা নিষেধ করেছেন আল্লাহকে নিষেধ করেছে দোয়া করা তেলাওয়াত নিষেধ করেছেন তাহলে কাল আর রব্বে সাহালি থেকে পড়েন তো নিষেধ শেষ দেয় আর রব্বে সাহালি থেকে যদি পড়েন রব্বের হামহামা থেকে পড়েন রব্বানা আতেনা দুনিয়া হাসান আফিল আখরাতে হাসান ওয়াকিনা আযাবান্নার থেকে পড়েন তাহলে দোয়া আর দোয়া ফাজতাহিদু ফি দোয়া দোয়াতে মেহনত করো হ্যাঁ আর সবচেয়ে ভালো দোয়া আল্লাহ পাকের ভাষার দোয়া আল্লাহ পাকের কালাম দিয়ে দোয়া করো সবচেয়ে ভালো দোয়া এমাম আহমদ রহমতুল্লাহ আলের নিকট তসবি রুকু সিজদার তসবি নামাজের ওয়াজেব সমূহের অন্তর্ভুক্ত এই জন্য নামাজের গুলি সম্পর্কে এর আগে আলোচনা হয়েছে একটা আলোচনায় তাই না ওয়াজেব কয়টি বলেছিলাম আটটি তার একটি হচ্ছে নামাজের ওয়াজিবগুলির অন্তর্ভুক্ত হচ্ছে রুকু সেজদার তসবি ওয়াল ওয়াজেব ও তসবিহাতুন ওয়াহেদা আর ওয়াজেব হচ্ছে একবার তসবি পড়া তাহলে সুবহান রব্বি আল আজিম বললেন সুবহান রব্বি আল আলা বললেন যথেষ্ট আপনার অমা জাদা ফাহুয়া আর এর অতিরিক্ত পড়া হচ্ছে সন্ন্যাত বেজোড় হলে আরো ভালো মোস্তাহাব আর যদি জোড়াও হয়ে যায় তো কোনো দোষ নেই অতিরিক্ত সন্ন্যাত এক কথা দলিল ওজুব ওয়াজিব যে বলেছেন তার দলিল মারোয়া মুসলিম সেই মুসলিমে রয়েছে আল্লাহ থেকে কানা রসুল্লাহ রুকু এহি রসুল্লাহ রুকুতে বলতেন কানা কানা মানে কি হ্যাঁ কোন সেগা যারা গ্রামার পড়ছেন মজারের উপর যদি কানা আসে তো হ্যাঁ মাজি ইস্তেমরারি মানে অতীতে কন্টিনিউ ইস্তেমরার ইস্তেমার মানে কন্টিনিউ মানে তাহলে রসুল উল্লাহ কন্টিনিউ করতেন সবসময় প্রত্যেক নামাজেই কানায়াকুল বলতেন ওকবাবিন আমের রাজি আল্লাহ তালা আনহ থেকে হাদিস রয়েছে মুসনাদে আহমাদে আবু দাউদে বলছেন লম্মা নাজালাত যখন কোরআন করিমের আয়াত নাজেল হল ফাসাব্বেহ বিসমে রব্বিকাল আজিম এ আয়াত কোন সুরে আছে বলতে পারেন ফাসাব্বেহ বিসমে রব্বিকাল আজিম আমল করো তোমাদের রুকুতে এটাকে রুকুতে করে দাও মানে এই আয়াতের বাস্তবায়ন করো রুকুতে রব্বে কালাজিম তাহলে আপনি কি বলবেন সুবহানা রব্বিয়াল আজিম আমল হয়ে গেল এই আয়াতের উপর আর তারপর যখন নাজেল হলো সব্বে আলাহ সুরে আলা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 বিজড়িত আল্লাহ ফিরলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কয়টি কথা এটা আছে তসবি আছে আর হামদ আছে আর আল্লাহ হচ্ছে মার্জনা কামনাও আছে হ্যাঁ তিনটি বিষয় আছে সুবহানাকা আল্লাহ রব্বানা অবিহামদেকা আল্লাহ মগফিরলি মুত্তাফাকুন আলী হাদিসটি বখারি মুসলিমের এই হুকুম নবী করিম সাল্লাম কখন দিয়েছিলেন মুসনাদ আহমদে আবদুল্লাহ মসুর রাজি আল্লাহ তালানুমা থেকে বর্ণিত রয়েছে লাম্মা নাজারাত আলা রসুল্লাহ সাল্লাম যখন রসুল্লাহ সাল্লামের প্রতি নাজিল হইল সুরায়ে নাসর সুরায় নাসর কোনটি ছোট্ট সুরা ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره তিনটা হুকমতে আছে ফাসাব্বিহ তসবি করো বেহামদে রব্বেকা তোমার রবের প্রশংসার সাথে সাথে ওয়াস্তাক ফের এবং তার কাছে ক্ষমা চাও প্রার্থনা করো ক্ষমা ওয়াস্তাক ফের এই দোয়াতে তসবিতে কি আছে সুবাহানাকা আল্লাহ অবেহাম দেখা হ্যাঁ সুবাহানাকা আল্লাহ রব্বানা অবেহাম দেখা আল্লাহ ফের জি তো তারপরে বলছেন আব্দুল মাসুদ কানায়ুক সেরো আইয়াকুল এই আয়াত সুরায় নাসরটা নবিসের শেষ জামাইনা নাজল হয়েছে মক্কা বিজয়ের কথা আছে মক্কা বিজয় অষ্টম হিজরিত হয়েছে নবিসামের শেষ যুগে এই সুরা নাজল হয় সুরায় নাসর কানা ইউক খুব বেশি বেশি বলতেন এদা রাকা রুকুতে আর আমাদের সামনে হাদিসে শেষদাতে বলতেন সুবহানাকা আল্লাহ রব্বান আল্লাহ মাকফিরলি সালাসান তিন তিনবার করে বলতেন এখন কথা হচ্ছে যে সুভান রব্বিয়াল আজিম সুভান রব্বিয়াল আলা বলে নেওয়ার পরে এটা বলবেন নাকি সুভান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আলার বিকল্প হিসাবে এটা বলবেন মত দুটোই আছে কিন্তু একদল বলছেন যে ওইগুলো বলে নিয়ে বলেন যাতে দুটোই দুটোর উপর আমল হয়ে যায় আর দুই রকম আয়াতের উপর আমল হয়ে যায় এতে সতর্কতা আছে অবশ্য এটা হচ্ছে সতর্কতা কিন্তু আসল হচ্ছে তসবিহ যারা ওয়াজেব বলছে তাদের কাছে ওয়াজেব আর যারা সন্ন্যত বলছে তাদের কাছে সন্ন্যত যদি এটাও পড়ে তবু তাতে তসরি আদায় হয়ে যাচ্ছে সুবাহানাকা তো বললো তাই না সুবাহানাকা আল্লাহ রব্বানা অবেহাম দেখা আল্লাহ মাকফিল্লি সেজন্য হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তালা কিন্তু যদি দুটো মিলিয়ে নেন সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম পড়লেন তারপরে সুবহানাকা আল্লাহ রব্বানা অবেহামদিকা আল্লাহ মকফিল্লি বললেন তাহলে দুই রকমের নেকি আপনি হাসিল করলেন এই দুই রকমের তসবি পড়ার মাধ্যমে আমলগুলি করার চেষ্টা করবেন দেখি কতজন ভাই এই তসবিটা মুখস্থ রাখেন একটু হাতে টানতা মাসাল্লাহ অনেক পুরাতন ভাইরা আছেন যারা মুখস্থ করেছেন তাহলে সহি বোখারি মুসলিম এর রেওয়ায়ত অথচ আমাদের দেশের নামাজ শিক্ষা বই দুঃখজনক হলেও সত্য যে সেই হাদিস মোতাবেক তার নামাজ শিখায় না যার ফলে একে একেবারে উপেক্ষাই করে গেছে উল্লেখই করেনি কোনো কিতাব নামাজ শিখাচ্ছেন রাসুল্লাহামের নামাজ নাকি অন্য কারো নামাজ শিখাচ্ছেন কেন আপনি এটা শিখাবেন না উচিত ছিল এটাও শিখান যেমন এখানকার নামাজের কিতাবগুলি পড়ে দেখেন সুবাহ রাব্বি আল আজিম সুবাহ রাব্বি আল আল্লাহ শিখার সাথে সাথে এটাও আছে আপনি এটাও পড়ে নেন যদি পড়তে চান ভালো কথা আর বেশি নেকির যদি প্রয়োজন না থাকে তা আপনার জন্য সুভার রব্বিয়াল আজিমে যথেষ্ট সুভার রব্বিয়াল আলাই যথেষ্ট وعن ابي هريره رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قام الى الصلاه يكبر حتى يكبر حين يقوم ثم يكبر حين يركع ثم يقول سمع الله لمن حمده حين يرفع صلبه من الركوع ثم يقول وهو قائم ربنا ولك الحمد ثم يكبر حين يهوي ساجدا আর ক্ষেত্রে যে তাকবীরগুলি রয়েছে অধিকাংশ ক্ষেত্রেই বা সবগুলি ক্ষেত্রেই তাকবির রয়েছে একমাত্র রুকু থেকে হ্যাঁ ওঠার সময় ছাড়া রুকু থেকে ওঠার সময় কি বলবে একমাত্র রুকু থেকে উঠার সময় এক জায়গা থেকে আরেক জায়গায় হরকত করছেন নড়াচড়া করছেন প্রত্যেক ক্ষেত্রে তাকবির বলতে হবে শুধুমাত্র রুকু থেকে উঠার সময় বলবেন সামি আল্লাহ হলিমান হামেদা রব্বানাওয়ালাকাল হামদ হাদিসটার তর্জমা করিনি তারপরে এসামি আল্লাহ হামিদা রব্বান কে বলবে এমাম কি বলবে আর মোক্তাদি কি বলবে ইনশাআল্লাহ তালা বলা যদিও যখন গুলি আমরা উল্লেখ করেছি তখন এই বিষয়টা উল্লেখ করা হয়েছে আবু রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলছেন যে কানা রসুল উল্লাহ ইদা কামা এলা সলাতি রসুল উল্লাহাম যখন সলাতে দাঁড়াতেন যখন দাঁড়াতেন তখন তকবির বলতেন তাহলে দাঁড়াবার সাথে সাথে তকবির গুলি সাথে সাথে হবে যেমন হাত উঠছে ওর সাথেই হ্যাঁ আল্লাহ আকবর এটা সবচেয়ে ভালো সুম্মা ইউকাব্বির হেনায়ারকা অতপর তাকবীর বলতেন হেনায়ারকা রুকুতে যখন যেতেন তাকবীর তাহরিমা যেটা বা আতুল ইহরাম প্রথম তাকবীর এটা হচ্ছে রুকুন ফরজ এটা রুকুন আর এই তকবিরে তাহরিমা ছাড়া যতগুলি তকবির আছে নামাজের মধ্যে সেগুলি হচ্ছে ওয়াজিবাত অধিকাংশ আইন বা এটাই সহি রুকুতে যাওয়ার সময় বলতেন যখন নিজের পিঠ উঠাতেন তখন সামি আল্লাহ লিমান হামেদা বলতেন সামি আল্লাহ লিমান হামেদা এর অনুবাদ কে করতে পারবে না না ওই যে আমাদের এই ভাই বলছেন বলতে দেন হ্যাঁ রবের প্রশংসা করো কোথায় আছে করো তো না এখানে হ্যাঁ অন্য কেউ হ্যাঁ শাব্দিক অর্থ ঠিক হইতে হবে হ্যাঁ সামি আল্লাহ হামিদ সামি আল্লাহ আল্লাহ পাক শোনেন হ্যাঁ লেমান ওই ব্যক্তির কথা যে তার হামেদা প্রশংসা করে প্রশংসাকারীর প্রশংসা আল্লাহ পাক শোনেন প্রশংসাকারী প্রশংসা আল্লাহ পাক শোনেন যে প্রশংসা করে তার কথা আল্লাহ শোনেন যেভাবে বলেন সামি আল্লাহ আল্লাহ পাক শোনেন বা শুনলেন লেমান হামেদা ওই ব্যক্তির কথা যে তার প্রশংসা করল এটা বলতেন নবী সাল্লাম সোম্মায়াকুলু ওহুয়া আর দাঁড়িয়েই তারপরে বলতেন রব্বানা ওয়ালাকাল হামদ রব্বানা ওয়ালাকা হামদ জি আল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ বলতেন কখনো কখনো রব্বানা আলাকাল হামদ কয়েক রকম বলা যায় যাচ্ছে ওয়াউ দিও আল্লাহমা দিও নবী করিম সাল্লাম তাহলে এমাম ছিলেন নামাজের আর এমাম সামি আল্লাহ হলিমান হামেদাও বলতেন আর তার সাথে সাথে ওই দাঁড়ানো অবস্থায় কি বলতেন রব্বানা ওয়ালাকাল হামদ বলতেন তাহলে বোঝা গেল যে এমামের ডিউটি হচ্ছে সামি আল্লাহ হলিমান হামেদাও বলা আর রব্বানা ওয়ালাকাল হামদ বা আল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ বলা এইরকমই নামাজি নামাজি তিন প্রকার এর আগে হয়েছে হ্যাঁ মনফারেদ একাই নামাজ পড়ছেন তাহলে সামি আল্লাহ হলিমান হামেদাও বলবেন আর রব্বানা কাল হামদ বলবেন এখন বাকি থাকে হ্যাঁ মুক্তাদি মুক্তাদি কি করবে হ্যাঁ নবী করিম সাল্লা সাল্লামের একটি হাদিস রয়েছে যে এজা কাল আলমান হাদিসটি আছে বোখারি মুসলিমে রয়েছে আন্নান কাল এদা কাল আল এমাম এমাম যখন বলবে সামি আল্লাহ হলিমান হামেদা কারণ এই হাদিসে ভাগ করে দেওয়া হয়েছে ইমাম যখন বলবে সুমি আল্লাহ আলমান আহমেদা তখন কি বলেন অধিকাংশ মত তার মানে অল্প কিছু আছে যারা মতভেদ করেছে আর এরকম মতভেদ হইতে পারে হ্যাঁ। এই ক্ষেত্রে বাড়াবাড়ি না করে এই দুই দিন আগেই মনে হয় কি অথবা কালকে একজন টেলিফোন করেছে অনেক দূর থেকে তারপরে আমাকে জিজ্ঞেস করেছে যে মোক্তাদি আমি কি বলবো আমি এটাই বললাম মাসলা যেটাই করেন অধিকাংশ আইম্মাই খেরাম যেটা বলেছেন আর এই হাদিসের আমল অধিকাংশ আইম্মাই খেরাম যদি হাদিসের খেলাফ আমল করতেন তা আমার কাছে বা কোন মুসলিমের কাছে তার তেমন মূল্য নেই কিন্তু যেহেতু হাদিস বুখারি মুসলিমের যে ইমাম যখন বলবে আলমান হামিদা তখন আলহামদ বলো তখন বলছেন না আর একটা আছে কেউ কেউ বলছে যে এইরকম করেন আর একটা আছে হাদিস বলল এখন পর্যন্ত হাদিসটা আমি কি করে দেখিনি সে বলল যে মুক্তাদিকে দুটোই বলতে হবে আমি বললাম যদি সেটাই হয় আপনি বলেন অসুবিধা নেই আমি ওখানে যদি বলতাম শক্ত করে তা সেও শক্ত হয়ে যেত হয়তো এজন্য যেসব মাসলা ইফতলাফ রয়েছে মত বিরোধ রয়েছে আর যদি যে আপনার উল্টো বলছে তার কাছে যদি দলিল থাকে বলে তাহলে সেই ক্ষেত্রে আপনি শক্ত হবেন না দলিল নেই ভিত্তিহীন তাহলে একটু শক্ত করি বলেন যদি শক্ত করলে ফায়দা হয় আর যদি দেখেন না শক্ত করলে ফায়দা হবে না তাহলে ভালো কথাটা বরং অধিকাংশ সময় ভালো কথাটা নরম ভাষাতে পেশ করে দেন যে এটাই ঠিক হাদিস মোতাবেক আমল কিন্তু যেখানে ইতলাফ আছে আর যদি যে আপনার বিপরীত বলছে তার কাছে দলিল থাকে ঠিক আছে আমল করেন তার উপর কিন্তু অন্যকে একবারে বললেন যে তারা ভুলের উপর আছে অধিকাংশ আইমাইকরামদের মত যে মুক্তাদি শুধু তাহমিদ করবে মানে রব্বানা আলহামদুলিল্লাহ সুম্মা ইকাব্বির হিনা ইয়াহি সাজেদান আসল হাদিসের দিকে ফিরে আসেন অতপার নবী সাল্লাম তকবীর বলতেন যখন শেষদায় ঝুঁকতেন তাহলে শেষ শেষদায় ঝুঁকতে দায় পড়ে গিয়ে তকবীর নয় যখন শেষ শেষদায় অবনত হচ্ছেন ওই সময় তকবীরটা বলবেন অতপর তকবীর বলতেন যখন শেষদা থেকে মাথা উঠাতেন সুম্মায়ুকাব্যের হিনায়াসচ্যুত অতপর আবার দ্বিতীয় সেজদা যখন যেতেন তখন আবার তকবীর বলতেন সুম্মায়ুকাব্যের আরফা দ্বিতীয় সেজদা থেকে যখন উঠতেন বা মাথা উঠাতেন তখন তখন তাকবির বলতেন অতপর নামাজের প্রত্যেকটি অঙ্গে রকমটাই করতেন বা প্রত্যেক নামাজে এইরকম করতেন বাদাল জুলুস তিন রাকাত বা চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম তাসাহুদি যে দুই রাকাত পড়ে যখন উঠতেন তখনও তকবীর বলতেন ওয়াইকাব্বির আর তকবীর বলতেন রসুল্লাহাম হিনা ইয়াকুম মিন ইসনাই দুই রাকাত পড়ে যখন দাঁড়াতেন বাদাল জলুস বৈঠকের পরে হ্যাঁ প্রথম বৈঠকের পরে দাঁড়ানো হয় শেষ বৈঠকের পরে আবার কে দাঁড়াবে <clears throat> মোত্তাফাকুন আলী হাদিস বুখারি মুসলিমের তাহলে এই হাদিসে নবী করিম সাল্লামের গুলির কথা বিস্তারিত এসেছে আর তকবীরই বলতে হবে এর আগে একবার বলেছি আবার বলছি যে আল্লাহ আকবার বলতে হবে এর বিকল্প কোন যতই সুন্দর লাগো আপনাকে শব্দ চলবে না আল্লাহ আকবর না বলে কেউ যদি আল্লাহ আজম বলে আকবর আজম মানে মানেও মহান ওর মানেও মহান হ্যাঁ কিন্তু চলবে না আল্লাহ আজিম অথবা আমি তকবিরটা রাখলাম কিন্তু আকবর দিয়ে রাখলাম আল্লাহ কবির হ্যাঁ চলবে চলবে না আরবিতে যদি না চলে এরকম বদলানো তো ফার্সিতে চলবে নাকি হ্যাঁ চলবে ফার্সিতে আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত কোন এক ফেকার কিতাবে আছে এক মজাহ ফেকার কিতাবে আছে যে আল্লাহ আকবর না বলে কেউ যদি ফার্সিতে বলে আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত আল্লাহ বুজুর বুজুর মানে একবার বড় আর বার্তার মানে সবকিছুর উর্দে হ্যাঁ সে সুউচ্ছে আস্ত মানে হ্যাঁ আছে তাহলে নামাজ হয়ে যাবে তাহলে ফার্সি ভাষায় তকবির দিয়ে নামাজ হয়ে গেল তাদের আর ফার্সি ভাষায় বাংলা ভাষায় জুমার খুদবা জায়জ হবে না ঈদের খুদবা জায়জ হবে না ওইটা কেমন মজা হইল চিন্তা করুন তো দেখি কেমন ফতুয়া হইল উল্টো ফতুয়া হইল না এমাম সাহেবের উল্টো ফতুয়া এমাম সাহেব যেখানে নামাজকে ফার্সি ভাষায় সুরা ফাতে পর্যন্ত শুধু তকবির না নুরুল আনোয়ার ওসুল ফেকার কিতাব আর আমাদের অনেক ভাইয়ের এখানে কামেল টাইটেল আছে তাদেরকে জিজ্ঞাসা করছে আমি নিজে পড়েছি নুরুল আনোয়ার পড়িয়েছিও শিক্ষকতার জামানায় কিন্তু তাদের আস্থা জন্মাবার জন্য ওদেরকে জিজ্ঞাসা করেছি ফাজেল পাস কামেল পাস তাদেরকে জিজ্ঞাসা করেছে নুরুল আনোয়ার পড়েছেন বলছে হ্যাঁ পড়েছি বলছে নুরুল আনোয়ার এটা পড়েছেন শুরুতে আছে প্রথম দিকে দু চার দশ পাতার মধ্যে আছে পড়েছেন যে জওয়াজ আবু হানিফা আল কেরাতাবিল্লাতিল ফার্সিয়াতে ফার্সি ভাষায় এবং আবু ফরমতুল্লাহ আলাই কেরাত জায়জ করেছেন হ্যাঁ পড়েছি তো নামাজের মধ্যে তেলাও জায়জ হয়ে গেল তকবির দেওয়া ফার্সি ভাষায় জায়জ হয়ে গেল জুমার খুদবাটাই শুধু মন্ত্র থেকে গেল হ্যাঁ আর ঈদের খুদবা ঈদুল ফিতর ঈদুল আজহার খুদবাই শুধু আরবির মন্ত্র থেকে গেল দেশের মানুষ কিছুই বুঝলো না অথচ বাহান্ন সপ্তাহে বাহান্ন খুদবা আর দুই ঈদ মিলে চুয়ান্নটা খুদবা বছরে চুয়ান্নটা বক্তব্য রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার এমপি যারা জলসা কখনো শুনতে আসবে না আসবে কখন আসবে না কিন্তু জুমা মসজিদ বাইতুল মোকারামে অবশ্যই আসে বা অন্যান্য কোন মসজিদে আসে অবশ্যই তাহলে তাদেরকে যদি বাংলা ভাষায় খুদবাটা দেওয়া হইতো দিন সম্পর্কে কতটা জ্ঞান রাখতো তারা এই জন্যই তাদেরকে দিন ইসলাম থেকে মাহরুম রেখেছি আমরা এই বিদাতি মোল্লারা যারা ভুল ফুতুয়া দিয়ে রেখেছে এই নেতাদেরকে যে ইসলামের জ্ঞান থেকে বঞ্চিত রেখেছে এর জন্য কিয়ামতে জবাবদেহি করত কারণ জালসে আসা ফরজ নাই আর জালসে আসলে তাদের জন্য আবার সিকিউরিটির সমস্যা আছে হ্যাঁ জানমালের ভয় আছে বাকি জুমাতে আসবে ঈদে আসবে আসছে তারা আসছে তারা সপ্তাহে একদিন অথবা বছর দুদিন আসছে এখানে যদি বিষয় ভিত্তিক ক্ষুদবা হইতো আর যুগ উপযোগী সময়ের যে চাহিদা দাবি ওই রকম যদি খুদবা হইত পঞ্চাশ থেকে একশো বছর আগে যে খুদবাগুলি ভারতের লেখা যে খুদবাগুলি দেখে পড়া হয় সেই খুদবাগুলি কমের পক্ষে আমারই বয়স পঞ্চাশ আমি ছোটকালে দেখেছি আমার আত্মীয় যখন গ্রামে কোন মলবিও নেই মাদ্রাসার ছাত্র নিজে খুব বক্তব্য করতে পারবে ওই খুদবা দেখে পড়ত সেই খুদবা তখনকার যুগে দেখেছি যে ওই খুদবা লেখা আছে তার পঞ্চাশ বছর আগে তাহলে এই খুদবা সর্বনিম্ন এই খুদবাগুলি লেখা আছে কতদিন আগে একশো বছর পূর্বে লেখা আছে তখনকার যুগে কি অবস্থা ছিল আর এখন কত দূর চলে গেছে পৃথিবীর মানুষ তখনকার যুগে আজকালকার পাপগুলির স্বপ্নই দেখেনি মোবাইলের পাপ ইন্টারনেটের পাপ হ্যাঁ, টিভির পাপ রেডিওর পাপ এগুলো ছিলই না সুতরাং ওই খুদবাতে এগুলো নাই যদি আরবিও বুঝে শ্রোতারা তাদের সমাধান হয় না এগুলি খুদবা হ্যাঁ না এগুলি মন্ত্র এগুলি মন্ত্র পাঠ আর অমুসলিমরা যখন এই খুদবা পড়া দেখে তখন ঠিকই বলে যে মুসলমানদের এখন মন্ত্র পাঠ হচ্ছে আর তারপরে তাদের নামাজ হবে ঠিকই বল খুদবা মানে খেতাব করা আর খেতাব মানে ইংরেজিতে অ্যাড্রেস করা বাংলাতে সম্বোধন করা তাহলে খুদবা এমন ভাষায় হইতে হবে যাতে সম্বোধন হয় বাঙালি জাতিকে আরবিতে খুদবা দিন সম্বোধন হইল নাকি আপনাদেরকে এখানে বসে বসে যদি আরবি শুধু হাদিসটাই পড়ে দিতাম তো হাদিস মাসাল্লাহ অনেকগুলি পড়ে দিতাম কিছু বুঝতেন না আপনাদের সম্বোধন হইতো আপনারা বলতেন যে কিছু মন্ত্র শেখের কাছ থেকে শুনে আসলাম হ্যাঁ? মন্ত্র শুনে গেলেন তাহলে মন্ত্র শুনানো তো ইসলামের উদ্দেশ্য নাই আল্লাহ পাক কি সম্বোধন করেছেন কোরআনে করিমে রসুল্লাহাম মোহাম্মদকে কি সম্বোধন করেছে তা জানানো জাতি আল্লাহ পাক যেন আলিম সমাজকে বুঝার তৌফিক দান করেন এবং তাদেরকে যেন কোরআন সন্না ভিত্তিক খুদবা দেওয়ার তৌফিক দান করেন খুদবা মানে হচ্ছে খেতাব করা খুদবা মানে বক্তব্য করা আল্লাহ পাক যেন তাদেরকে এই দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন কমপক্ষে মামানি রহমতুল্লাহ আলের আদর্শ থেকেই যদি নিত যে ফার্সিতে যখন নামাজই জায়েজ তো চলো নামাজটা আরবিতে পড়ছি তো খুদবাটা তো কমপক্ষে জায়জ করি আমি সাহেবের তকলিদে কোথায় মোকাল্লেদ হলেন ইমাম আবু হানিফা মোকাল্লেদ তো হলেন না ইমাম আবু হানিফ রহমতুল্লাহ ফার্সিতে নামাজ জায়েজ করেছেন আপনি বলছেন মোকাল্লেদ মানে আমি অন্ধভাবে ইমাম সাহেবকে মানে কোথায় অন্ধ মানে আমার বিরোধিতা করলেন এক শ্রেণীর লোকেরা ভুল বুঝায় যে নবী সাল্লাম তার সাহাবাইকে আমরা বিভিন্ন দেশে চলে গেছেন দিন ইসলামের প্রচারে জেহাদে গেছেন কোথাও গিয়ে তো আরবি অন্য খুদবা দেননি ওই যাদের মাতৃভাষা হচ্ছে আরবি তারা কি ওখানে খুদবা দেওয়ার জন্য গিয়ে ফার্সি শিখবেন নাকি ইরানে গিয়ে উজবেকিস্তানে জেহাদ বা মোহাম্মদ বিন কাসেম সিন্দেক পাকিস্তানে গিয়ে ওখানে কি বেলুচি ভাষা শিখবেন না সিন্ধি ভাষা শিখবেন তারপরে খুদবাই চড়বেন আরবিতে দেবেন এখান থেকে এমামে হারাম যদি বাংলাদেশ বেড়াতে যান তো একটা খুদবা দেওয়ার জন্য আগে গিয়ে ওখানে বাংলা শিখবেন নাকি না আরবিতে খুদবা দেবেন তোমার জন্য ঠিক আছে আরবিতে খুদবা দেওয়া আরবি খুদবার অনুবাদ করে দেন আপনারা কিন্তু আমার মতো একজন বাঙালি মানুষ যাবে দেশে আর গিয়ে আরবিতে খুদবা দিবে জুমার আর ঈদে অযুক্তি না তারপরে তাদের আর উত্তর দেবেন যদি নবী সাল্লাহাম সাল্লাম সাহাবাই কেরামরা আরবিতেই খুদবা দিয়ে থাকেন তো নবী সাল্লামের সাহাবাই কেরামরা দিনের মাসলা মাসাইল সওয়াল করেছেন জিজ্ঞাসা করেছেন প্রশ্ন করেছেন কোন ভাষায় আরবিতে করেছেন তাহলে আপনারা আরবি শিখেন আর যতগুলি আমার কাছে ওই যে পাঠাচ্ছেন লিখে পাঠাচ্ছেন প্রশ্ন সব আরবিতে লিখবেন সব আরবিতে লিখবেন কারণ নবী সাল সাহাবির আরবিতে সলভ করেছেন আপনারা আরবিতে সল করেন আমি আরবিতে জবাব দেব জুমার খুদবাটা দিন হইল আর ইসলামের সল করাটা উত্তর দেওয়াটা দিন নয় তাহলে যদি জুমার খুদবা আর ঈদের খুদবা আরবিতে হইতে হয় তাহলে আপনাদের প্রশ্ন করাটাও ধর্মীয় বিষয় আরবিতে করতে হবে তাকবীরগুলি সম্পর্কে বলছিলাম যে তকবীরগুলি নামাজের মধ্যে তকবীর তাহরিমা ছাড়া এই তকবীরগুলি সম্পর্কে অলমাদের ইখতলাফ আছে তকবীর দিতে হবে সবার নিকটে তবে ইমাম আহমদ এবং অজমুর আহলিল হাদিস অধিকাংশ হাদিসের অনসারীরা আহলুল হাদিস মানে মহাদিস এবং আহলুল হাদিস মানে যারা কোরআন এবং হাদিসের তরিকায় চলে আমরা কার অন্ধ অনুকরণ করি না কোরআন হাদিস মোতাবেক চলি তাদের মতে এলা অজুব তকবির নীল আমরি বেহা এই তকবির গুলি সবগুলি ওয়াজিব যতগুলি তকবির আছে নামাজের মধ্যে এগুলি হচ্ছে ওয়াজিব কেন নবিসাম যেহেতু হুকুম করেছেন ওয়ালে মোদাওয়ামাতেহি আলিহ এবং নবিসাম সর্বদাই তকবির দিয়ে নামাজ পড়েছেন আর নবিসাম আমাদেরকে বলেছেন সল্লু কামার আইতুমনি ও সাল্লি তোমরা নামাজ পড়ো সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখলে সুতরাং গুলি হচ্ছে ওয়াজিব পক্ষান্তরে ইমাম আবু হানিফা মালিক সাফেই তারা বলছেন আন্না সুন্না এই তকবির তাহরিমা ছাড়া বাকিগুলি হচ্ছে সুন্নত ওয়ালাইসাদ বিওয়াজিবা ওয়ান আবি সাইদিন আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا رفع راسه من الركوع قال اللهم ربنا لك الحمد ملء السماوات والارض وملء ما شئت من شيء بعد اهل الثناء اهل الثناء والمجد احق ما قال العبد وكلنا لك العبد اللهم لا مانع لما اعطيت ولا موت لما منعت ولا ينفع ذا الجد منك الجد رواه مسلم আবু সাইদ খুদির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন এদা রাফা রাসাহ মিনা রুকু যখন রুকু থেকে মাথা উঠেতেন তো রুকু থেকে উঠলে কি বলতে হয় স্বামী আল্লাহ আলমিন আল্লাহ আলমিন হামিদা বলার পরে বলতেন আল্লাহ রব্বানা লাকাল হাম দেখেন এখানে আল্লাহ এসছে হ্যাঁ আর রব্বানা এসছে আল্লাহকা এসছে ওয়ালাকা আসেনি তাহলে আল্লাহ রব্বানা লাকাল হামদু বলা সন্ন্যত ওয়াও ছাড়া আল্লাহ বাড়িয়ে এরকম বলা যেত আল্লাহ রব্বানা লাকাল হামদ মিল আসামাওয়াতি ওয়াল আরদে তোমার প্রশংসা আসমান জমিন ভর্তি করে প্রশংসা মানে অসংখ্য প্রশংসা আসমান জমিন ভরপুর প্রশংসা তোমার এরপরে তুমি যা চাও তা ভরপুর করে আসমান জমিন ভরপুর প্রশংসা করলাম এছাড়াও তুমি যা চাও যেমন প্রশংসা আল্লাহ তুমি চাও তা ভরপুর করে প্রশংসা করছি আহলাসানায়ে পড়লে ইয়া আহলাসানায় হবে তাহলে ইয়া এখানে আছে এখানে জবর দিয়েছে হয়তো এরকম উদ্দেশ্যে কিন্তু যদি বলেন আন্তা এখানে মাহজুফ আছে আছে তাহলে আহলুসানায় হবে তাহলে আহলুসানায় পড়াও হে আল্লাহ তুমি হচ্ছ আহলুসানায় ওয়াল সানা মানে প্রশংসার অধিকারী ওয়াল মজদ আর মান মর্যাদার অধিকারী মান ইজ্জতের অধিকারী বান্দা যা বলে তোমার প্রশংসা গুণগণে তার তুমি হকদার অধিক হকদার লাকা আব্দ হে আল্লাহ আমরা সকলেই তোমার বান্দা আল্লাহ মানে মা আতাইদ হে আল্লাহ তুমি যাতে বাধা দাও তা যা তুমি দাও আল্লাহ মানে আলী মা আতাইদ যা তুমি প্রদান করো বা দান করো তাতে কেউ বাধা দেওয়ার নেই কোন শক্তি বাধা দেওয়ার নেই লামানে আহি আল্লাহ কোনো বাধা দেওয়ার শক্তি নেই লেমা তা যা তুমি দাও সেই ক্ষেত্রে ওয়ালা মতিয়া লেমা মানা আর যাতে তুমি বাধা দাও তা কেউ দেওয়ার নেই দেওয়ার শক্তি নেই দিতে পারে না মানে আল গেনা অধিকাংশ যারা ভাষ্যকার তারা বলছে আল জাদ মানে হচ্ছে গেনা গেনা মানে হচ্ছে সচ্ছলতা হ্যাঁ অভাব মুক্ত হওয়া তাহলে অর্থ কি হবে ওয়ালায়ান মিনকাল লায়ান ফাওর ফাইল হচ্ছে লাস্টে মিনকাল তাহলে ফাইলটা এসছে এগুলো অনুবাদ করতে গিয়ে অনেকের জন্য একটু জটিল হয় এজন্য ভালো করে শুনে নেন ওয়ালায়ান ফাও জালজাদ্দে জালজাদ্দে এটা মফুল যদি ফাইল হতো তো জুল জাদ্দ হইত কারণ জুই রাফার অবস্থায় ওয়াও দিয়ে হয় আর নাসাবের অবস্থায় আলিফ দিয়ে হয় জু মালিন জা মালিন যা আজু মালিন রায় তো হ্যাঁ। ফাউজাল মিনকাল আল্লাহ তোমার পক্ষ থেকে কোন সচ্ছল আল কোন সচ্ছল কে উপকার করতে পারে না বা কোন সচ্ছলের কাজে আসে না আর মিনকাল জাদ্দু মেহনত দ্বিতীয় অর্থ মেহনতের দ্বিতীয় অর্থ চলে গেছে প্রথম অর্থটাই করি আল জাদ্দ মানে কি বললাম সচ্ছলতা অভাব মুক্ত হওয়া তাহলে ওয়ালায়ন ফাউজ আল জাদ্দ মিনকাল জাদ্দ হি আল্লাহ তোমার কবল থেকে বাঁচাতে কাজে আসতে পারেন না নাফায়ান ফা মানে কাজে আসা উপকার করা কাজে আসতে পারে না আল জাদ্দু কোন সচ্ছলতা বা কোন অভাব মুক্ত হওয়া জালজাদ্দে কোন সচ্ছল ব্যক্তি জালজাদ মানে জালগেনা সচ্ছল ব্যক্তি তাহলে কোন সচ্ছল ব্যক্তির কাজে আসে না সচ্ছলতা যদি তুমি তার সাহায্য না করো বা তোমার রহমত যদি তার জন্য না হয় এ হচ্ছে এর অর্থ আর কেউ কেউ বলছেন জাদটাকে জিদ্দুন থেকে নিয়েছেন জিদ্দুন মানে মেহনত ওটা থেকে ইজতেহাদ ফাজতাহিদু একটু আগে পড়লেন যে ফাজতাহিদু মানে মেহনত করা তাহলে ওরা তর্জমা করেছে এইভাবে যে মেহনত আলজাদ মানে মেহনত মেহনত তোমার আজাব থেকে রক্ষা করতে কোন মেহনতকারীর কাজে আসবে না যদি তোমার রহমত না হয় মেহনতকারীর মেহনত কাজে আসবে না মেহনত কাজে আসবে না যদি আল্লাহ তোমার হেফাজত বা তোমার রহমত না হয় এক কথায় নিজেকে আল্লাহ ফকরবুল আলমিনের উপর ন্যস্ত করে দেওয়া আল্লাহ আল্লাহর উপর ছিঁড়ে দেওয়া এটাকে আল্লাহ পাকের উপর তওয়াক্কল আস্থা বলতে পারেন যে আমি আমার কাজ হলো আল্লাহ মেহনত করা আমার মেহনত দিয়ে সবকিছু করতে পারি না তোমার যদি রহমত না হয় তোমার যদি অনুগ্রহ না হয় এই ছিল দুয়া এই দুয়াটি কখন পড়তে হবে রুকু থেকে উঠার পরে লম্বা দুয়া কার মুখস্থ আছে হ্যাঁ কখনো পড়েন মাসাল্লাহ মুখস্থ আছে দেখছি ভাইয়ের তো এই দুয়াটি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম পড়তেন অথচ অধিকাংশ মানুষের মুখস্থ নেই আমলও নেই মাঝে মধ্যে আমল করবেন যদি জামাতের নামাজে না পারেন তো আপনি একা যখন নামাজ পড়বেন পারবেন অনেক সময় দেখা যায় এমামরা পড়ে খুব কম এমাম হলো এখানে এমামরা পড়ে লম্বা দাঁড়িয়ে আছে দুকুতি উঠার পরে দাঁড়িয়ে আছে আর শুধু আপনি রব্বানা আল্লাহ আলহামদ বলে বসে আছেন না রব্বানা আল্লাহ আলহামদের পরে মিলাসমাওয়াতে পলায়ন ফজল জাদিমের কালচার পড়েন আপনি এরা সবচেয়ে লম্বা দোয়া এই মর্মে বর্ণিত হয়েছে আর আরেকটা আছে এর মাঝামাঝি যেটা অনেকে ভারত বাংলাদেশ পাকিস্তানের আমল করে আবার ওইটার উপরে আমল করে যে রব্বানা আলাকাল হামদ কখনো না ওই লম্বাটা ওইটাই পড়বে শুধু এটাও খুব একটা ঠিক নাই যে শুধু একটাই ধরবেন নবী সাল্লাম বলছেন যখন ইমাম বলবে সামি আল্লাহ হামিদা তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হাম হ্যাঁ সেই দোয়াটি কোনটি বলতে পারেন কেউ রব্বান আলাকাল হামদ হামদান কাসিরান তাইয়েবান মোবারকান ফি এটা নবী করিম সাল্লাম পড়েছিলেন না কোন সাহাবি পড়েছিল সাহাবি পড়েছিল সাহাবি পড়েছিলেন নবী সাল্লামকে কেউ পছন্দ নিয়েছে আর কে পড়লো মানে মোতাকাল্লে মো আনেফান নামাজে নবিসাম নামাজ পড়াচ্ছেন পিছনে কোন এক সাহাবি এই দোয়াটা পড়েছিলেন তাহলে নিজের পক্ষ থেকে পড়েছিলেন নবিসাম এটাকে অনুমোদন দিয়েছেন স্বীকৃতি দিয়েছেন ভয়ে কে বলছে না সাহাবি যে কি হয়তো গোলমাল করেছে কে বলছে না কে বললো এটা কথা নামাজের মধ্যে এই কথাটা কে বলল ভয়ে ভয়ে লোকটা তখন স্বীকার করেছে আনালি আনাই আরাসল আল্লাহ আমি বলেছি তখন নবিসাল বললেন যে আমি কাছাকাছি ত্রিশ জন ফেরেস্তাকে দেখছি এই দুয়ার সবটাকে নেকিটাকে দ্রুত নিয়ে আল্লাহর কাছে পৌঁছাবার জন্য ছোটাছুটি করছে এই হাদিসের উপর আমল করে শুধু এর উপর আমল করে বাস আর কখন এইটার উপর আমল করেন নবীলাম এটা নিজে স্বয়ং পড়েছেন কখনো এটার উপর তো আমল করেন এই হচ্ছে আসলে হাদিসের উপর আমল করা কখন এটার উপর আমল করলেন কখনো ওইটা যেটা সাহাবি পড়েছেন ওটার উপর আমল করেন কারণ সিকিউরিটি ওটা আর কখনো শুধু আর দেখছেন যে আমার পিছনে কমজোর লোকেরা আছে অথবা আমার পিছনে যারা আছে তাড়াতাড়ি সাথে আছে যারা তাড়াতাড়ি করছে এরা জার্নিতে আছে হয়তো লম্বা না ধরিয়ে দিয়ে আপনি রব্বানাম দিয়ে সারেন হ্যাঁ? তো এটা হওয়া উচিত যাতে করলে নবী সাল্লামের সবগুলি সন্ন্যতের উপর আমল হয়ে যায় ওয়াহিম আব্বাস আল্লাহ কারা রসুল্লাহ আলাল আশার আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তিনি বলছেন বলেছেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সাতটি হাড়ের উপর সেজদা করার আমি আদিষ্ট হয়েছি কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক তাহলে আদেশ করেছেন যে সেজদা করতে হবে সাতটি অঙ্গের উপর আজম আজমন মানে হাড় হাড্ডি আর ওর জমা হচ্ছে আজম বা এজাম দুটোই ওর জমা আসে এটা হচ্ছে জমা কিল্লাত আলাল জাবহাতে জাভা মানে হচ্ছে কপাল কপালের উপর সেজদা করতে বলা হয়েছে ও আশারা বেদেহি এল আনফি আর হাত দিয়ে কপাল দেখাতে গিয়ে নাকের দিকেও ইশারা করলেন মানে দুটো দিয়ে সেজদা করবেন এটা হচ্ছে উদ্দেশ্য শুধু নাক দিয়ে নয় দুটো দিয়ে সেজদা করবেন এই জন্য নাকের দিকে ইশারা করা হয়েছে কপালের সাথে ওয়ালিয়া ওয়ালিয়াদাইন দুই হাতের উপর ও রুকবাতেইন আর দুই হাঁটুর ওপর আফাল কাদামাইনে দুই পায়ের যে অগ্রভাগ যে পায়ের আঙ্গুলগুলির দিক রয়েছে আতরাফ কিনারা দুই পায়ের কিনারা আতরাফ তারফ মানে কিনারা হয় তো পায়ের কিনারা দিয়ে মানে পায়ের অগ্রভাগ দুই পায়ের অগ্রভাগ দিয়ে সেজদা করতে বলা হয়েছে মোত্তাফাকুন আলাই বুখারি মুসলিমের হাদিস এই সাতটি অঙ্গের ওপর সেজদা করতে হবে কেউ যদি পা উঠিয়ে থাকে অনেকে সেজদায় যায় তখন পা উঠে না অত সেজদাতে সাতটি অঙ্গ দিয়ে সেজদা করতে হবে দুই পা হইল দুই হাত হইলো কটা হইলো আর দুই হাঁটু ছয় হইল আর কপাল ওর সাথে নাক মিলিয়ে কপাল নাক মিলে একটা তাহলে সাতটা হইলো এই সাত অঙ্গের উপর চেষ্টা করতে আল্লাহ ফাকরবুল আলমিন বলেছেন ইমাম ইবিনুল মনজের রহমতুল্লাহ আলাই বলছেন যে অলমাদের এজমা আছে আল্লাহ আন্না আলাল আনফি ওয়াহাদা কেউ যদি শুধু নাক দিয়ে সেজদা করে তো সেজদা হবে না তাহলে কপাল অবশ্যই লাগাইতে হবে তার সাথে নাক লাগাইতে হবে শুধু যদি কেউ নাক লাগায় তাহলে তার সেজদা হবে না এই রকমই এই সাতটি অঙ্গের উপরে সেজদা করার হুকুম কি ফরজ নামাজের রুকুন ফরজ না ওয়াজেব নাকি সোননাথ রুকুন হ্যাঁ ফরজ রুকুন বলবেন তো নামাজ রুকুন হয় তো রুকুন নয় মানে ফরজ নামাজের রুকুন যদি হয় তাহলে এটার যদি ঘাটতি হয় তাহলে নামাজ হবে নামাজ হবে না তাহলে যারা সেজদায় গিয়ে অনেকে পা উঠিয়ে নেই দেখা যায় পা উঠে যাচ্ছে হয়তো খেয়াল করেন না কিন্তু অনেক সময় পা উঠে যায় হ্যাঁ তাহলে সেজদা যথেষ্ট হবে না তাহলে তার যেন সেজদা হলো না আচ্ছা এই সেজদা করতে হবে কপাল আর নাক দিয়ে জমিনে জমিনে বা জমিনের উপর যে ফার্স আছে বিছানা আছে তার উপর কিন্তু কোন সময় যদি তাপ থাকে তাপ থেকে বাঁচার জন্য বা ঠান্ডা থেকে বাঁচার জন্য শীতকালে বড় ঠান্ডা থাকে আমাদের দেশে আর এমনি ওই যে পাটি পাটি চাটাইগুলো খুব ঠান্ডা হয়ে যায় তো কেউ যদি কাপড় দিয়ে রাখে এরকমই গরমে বাইরে কেউ মরুভূমিতে নামাজ পড়ছে বালিতে কপাল রাখাই মুশকিল গরমে তো সেই সময় যদি কাপড় দিয়ে সেজদা করে তো সেজদা করা যাবে কিনা এমা বিবিন আবি সাহেব আর ইমাম বাই হাকি একটি হাদিস বর্ণনা করেছেন হাসান বাসরি থেকে প্রখ্যাত তাবি তিনি বলছেন কান আসাব রসুল্লাহ সাল্লাম ইয়াসুদুনা সেজদা করতেন যখন তাদের হাতগুলি তাদের কাপড়ে থাকতো তার সরাসরি হাত মাটিতে পৌঁছিতে হবে জরুরি নয় বা আপনার চাটায় পৌঁছিতে হবে কার্পেটে পৌঁছিতে হবে জরুরি নয় যদি কোনো কাপড় থাকে এমন কিছু যার হাত মোজা আছে হাত মোজাতে চেষ্টা করলেন সরাসরি তা হাত স্পর্শ করলো না যথেষ্ট এইরকম গরম থেকে বাঁচার জন্য বা কষ্টদায়ক কোনো বস্তু থেকে বাঁচার জন্য যদি আপনার সেজদা হয় আর কপাল না ঠেকে কপাল মাটিতে ঠেকলো না কাপড়ে ঠেকলো বা অন্য কিছুতে আর আছে কিছু তো তাতে কোনো অসুবিধা নেই এইরকমই পাগড়ি আজকাল তো পাগড়ি মানুষরা পরে না পাগড়ি ছাড়া আজকালকার শীতের টুপি যেগুলো শীতের টুপি অনেক সময় এই পর্যন্ত ঢাকা থাকে সেজদা করতে গিয়ে কপাল মাটিতে ঠেকছে না ওই টুপিটা ঠেকছে সেজদা হবে না হবে না ইমাম ইবিন তাইমা রহমতুল্লাহ বলছেন এই মর্মে দাল্লাতিল আসার আল ইখতিয়ার শেরুন আল বিল জিবাহ হাদিস এবং রামদের আমল আসারগুলি প্রমাণ করে যে যখন আপনি স্বাধীন থাকবেন সরাসরি আপনি কপাল ঠেকাতে পারছেন মাটিতে নাক ঠেকাতে পারছেন তখন ইবা শেরুন আল আর্দা বিল জেবাহে কপাল মাটিতেই রাখবেন মাটিতে বা মাটির উপর যে কার্পেট আছে বা চাটাই আছে তার উপর রাখবেন ওয়াইন্দাল হাজা আর যদি প্রয়োজন হয় কাল হাররে যেমন অনেক গরম গরমে কপাল রাখা যাচ্ছে না জমিনে তাহলে বাঁচতে পারবে গরম থেকে বা শীত থেকে বাঁচার জন্য কাপড়ের ওপর অথবা পাগড়ির ওপর সেজদা করে পাগড়িটা দিয়ে ঠেকলো আর কপাল ঠেকলো না সেজদা হয়ে যাবে স্বাভাবিক এই ক্ষেত্রে মতবিরোধ আছে একদল বলছে না চলবে না যতক্ষণ মাথা না ঠেকা কপাল না ঠেকাবে আর একদল বলছেন না চলবে কোন তাতে কোন রকমের আপত্তি নেই বলছে মধ্যম পন্থা হচ্ছে যে বিনা প্রয়োজনে কেউ যদি কপাল না ঠেকায় এমনি এমনি কপাল না ঠেকিয়ে এমনি কাপড় বেঁধে রেখেছে না ঠান্ডা নেই আর গরমও নেই কোনো অসুবিধা নেই তাহলে এমন কিছু বেঁধে রাখেন না যাতে সরাসরি ঠিকছে না অথবা কাপড়টাকে নিয়ে গিয়ে অনেকে এরকম করে তা চাদর আছে চাদরটাকে সামনে সেজদার জায়গায় রেখে দিল সেজদার জায়গায় চাদরটা রাখেন না এমনিতে রাখেন চাদর সরিয়ে রাখেন সেজদার জায়গাতে বিনা প্রয়োজনে কেউ যদি সরাসরি মাথা কপাল না ঠেকায় তাহলে এটা ইউক্রাহ জালেক অপছন্দনীয় ইল্লা ইন্দাল হাজা তবে প্রয়োজন হইলে আর থাকলেও সেজদা করতে পারে সে পাগড়ির আড় হোক অথবা অন্য অন্য কোনো কাপড় হোক বা আর কিছু হোক আজকে এখানে শেষ করছি নামাজের তরিকার উপর আর বেশ কিছু হাদিস রয়েছে দু এক সপ্তাহের মধ্যে আল্লাহ তালা আমাদের শেষ হয়ে যাবে বাকি হয়তো আপনাদের কিছু প্রশ্ন থাকতে পারে সেই জন্য অল্প সময় আছে এখানে শেষ করি সাল্লাহিনা মোহাম্মদ আলী ওসাহি বসে বসে গিয়ে উঠে জলসায় আগামী সপ্তাহে হাদিস আসছে সামনে সেজন্য আরো বিষয়টি এখন আলোচনা করছি না এক রাকাত পড়ে বা তিন রাকাত পড়ে ওঠার সময় একটু হালকা বসে হালকা বসে বিনা কোনো জিকের ওখানে কোনো দোয়া নেই হালকা বসে ওঠা এটাকে জালসা ইস্তেরাহাত বলা হয় বিরতির বৈঠক এটা সন্ন্যত না সন্ন্যত নয় নাকি একবারে ডাইরেক্ট উঠে যেতে হবে যেমন হানাফি ভাইরা করে আর হাম্বেলি ভাইরা করে এই মর্মে ইখতলাফ রয়েছে আর দুই দলের দলিল আছে হাদিস এই ক্ষেত্রে ইনশাআল্লাহ তালা বিস্তারিত আলোচনা করব জালসা ইস্তারাহাত করলে ভালো সন্ন্যাদ মুস্তাহাব যে করলে ভালো কিন্তু যদি কেউ না করে সরাসরি উঠে যায় বিশেষ করে মুক্তাদি যদি দেখা যায় যে এই রকমই মানে এইসব মজাবের অনুসারে এই তরিকে নামাজ পড়া লোক যেমন সৌদি আরবে নামাজ পড়েন জলসা ইস্তেরাহাত করেন তো সব ধাই করে উঠে বসে আছে হানাফি মসজিদে যদি আমামতি করেন আর আপনি জলসা ইস্তেরাহাতের সন্ন্যত মনে করেন যে আমল করেন আপনার আগেই সব ধাই করে উঠে বসে আছে আর উঠার কারণে তারা গুনাগার হবে এমামের আগে বেড়ে যদি যায় তাহলে গুনাগার হবে তারা বিরোধিতা করলাম অনেক সময় নামাজ বাতিল হতে পারে বেশি বিরোধিতা হইলে তো কমপক্ষে তো গুণাগার তারা বিরোধিতা করলো ইমামের সেই জন্য তাদেরকে এই গুণা থেকে বাঁচাবার জন্য তাদের নামাজ খারাপ না করে আপনিও জালসা ইস্তেহাত না করে উঠে যান অথবা আর একটা হল আছে যেটা এখানকার ইমামরা করে অনেকে যারা এই মশলাটা জানে জালসা ইস্তেহাতটা করে নিয়ে যখন উঠছে সেজদা উঠার সাথে সাথে তবি পড়ে না করে নিয়ে তারপর যখন উঠে তখন বলছে আল্লাহ আকবর জুতা পাই দেন নামাজের আগে গত সপ্তাহে এক ভাই জিজ্ঞেস করেছেন প্রত্যেক সপ্তাহে জুতা নিয়ে তো ভাড়াবাড়ি শুরু করে দিলেন কেন জুতা খুলতে যদি অসুবিধা হয় অথবা যদি এমন সুন্দর কার্পেট নেই বা এ নেই যে যেখানে জুতা নিয়ে গেলে মানুষ ঘৃণা করবে সাধারণ সাধারণ অবস্থা সত্যি আরবে কার্পেট আছে জুতা নিয়ে সাধারণত উঠবেন না এগুলো যারা হয়তো জুতা খোলা কষ্টকর তাদের জন্য অনেক সময় আর্মিরা আছে তারা নামাজ পড়ে তাদের ব্যাপার অসুবিধা নেই জুতা পরে নামাজ পড়াও না নবী সাসন ইয়াহুদীদের বিরোধিতা করতে বলেছেন জুতা মাঝে মধ্যে জুতা পরে নামাজ পড়ে আবু দাউদে হাদিস রয়েছে এছাড়াও অনেক হাদিস রয়েছে ভূমিকা মুশকিল বিনা ভূমিকাতে প্রশ্ন করবেন বিনা ভূমিকাতে ফরজ শেষদা নামাজের আরবি ছাড়া অন্য ভাষায় দোয়া করা যাবে কিনা তসবি পড়ে নেওয়ার পরে যদি দোয়া করতে চান আর আপনার আল্লাহর কাছে কিছু তলব আছে আর আপনি আরবিতে ব্যক্ত করতে পারছেন না জানার নাই কোরআনের কোনো দোয়া হাদিসের দোয়া দোয়া মাসুরা জানার নাই এক কথায় দোয়া মাসুরা আরবি ছাড়া মানে কি আরবিতে যদি বানিয়ে দোয়া করে আর বাংলায় বানিয়ে তো পার্থক্য কোথায় শুধু ভাষার পার্থক্য তো বানানো দোয়া হলো তাই না তাহলে আরবি আর বাংলার বিষয় নয় আসল বিষয় হচ্ছে কোরআন এবং হাদিসের দোয়ায় মাসুরা ছাড়া অন্য কোন দোয়া নিজে বানিয়ে আরবিতে হোক অথবা বাংলায় হোক অথবা ইংরেজিতে হোক সেজদাতে দোয়া করা নামাজের ভিতরে সেজদাই বা তাসাহদ দূরদের পরে করা যাবে কিনা এই ক্ষেত্রে ওলামার ইতলাফ করলেও সঠিক হচ্ছে যে আল্লাহ দিন শিখা ফরজ করেছেন আরবি শিখা ফরজ করেননি যদিও দিন শিখার জন্য অনেকটা আরবি শিখতে হবে আল্লাহর কাছে আপনি চাইবেন আর আপনি আরবিতে অনারব বাঙালি মানুষ হ্যাঁ একজন ইংলিশ পড়া মানুষ ইংরেজ আর নতুন মুসলমান হচ্ছে আল্লাহর কাছে আমি চাইবার ভাষা পাচ্ছি না বলবে যে না না তুমি ইংরেজিতে দোয়া করতে পারবে না শেষ দেয় তোমার যুক্তি কথা এরকম শরীয়ত যুক্তি বিরোধী শরীয়ত নেই কথা বুঝতে পেরেছেন তো এই জন্য লাইকাল্লেফুল্লাহ নাফসানিল্লাহ সাহা আমি যদি দোয়া করি হ্যাঁ তাহলে আমি বহু আয়াত হাদিস জানি যে কোনো দোয়ার ক্ষেত্রে ওই আয়াত দিয়ে আমি নিয়ত করতে পারবো যে এই দোয়া আল্লাহ আমি ওই খাস জিনিসটা চাইছি কিন্তু ওই দোয়ার মাধ্যমে কিন্তু একজন সাধারণ মানুষও সম্ভব নয় ঠিক না হয়তো মুখস্থই নাই অথবা মুখস্থ থাকলে অর্থই বুঝে না কোরআনে হয়তো ওই দোয়া মজুদ আছে কিন্তু তার জানা নেই নেক আওলাদের জন্য দোয়া করতে হবে বেচারা জানায় নাই ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে ও শেষ দায় দোয়া করতে চাইছে বলবেন যে আগে আরবি শিখে এসো নাকি দোয়া করতে পারবে অসুবিধা নেই তবে নিঃসন্দেহে কোরআনী দোয়া বা হাদিসের দোয়া পড়া উত্তম কোরআন বা হাদিসের যে দোয়াগুলি আছে সেই দোয়াগুলি পড়া অবশ্যই উত্তম জি নামাজের মধ্যে সুরা ফাতেহা পড়া রুকুন ফরোজ এর আগে বিস্তারিত আলোচনা হয়ে গেছে দুই তিন সপ্তাহ আগে আলোচনা হয়ে গেছে এই ক্ষেত্রে একাকে নামাজি আর এমাম অবশ্যই পড়বে আর মুক্তাদি যখন সিরি নামাজ অবশ্যই পড়বে জেহরি নামাজে বড়ই ইখতলাফ আছে আর দুই দলের দলিল আছে সেজন্য এই ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না যদি পড়ে নাই কেউ সতর্কতামূলক তো ভালো আলহামদুলিল্লাহ কেউ যদি না পড়ে তাহলে আমরা তাদের নামাজ হবে না এরকম ফুটো দিনে এই ভাই জিজ্ঞাসা করেছেন যে কোন এক ভাই শ্বশুর মারা গেছে আর ও চল্লিশা করবে ওরা এই চল্লিশা করার জন্য পয়সা দিতে চাইনি মসজিদে দিয়েছে তারপরে বলছে না কমপক্ষে চারজনকে খাওয়াইতে হবে না মৃতের নামে খাবার করা বিদাত সুতরাং বিদাতে অংশ নেওয়া হচ্ছে গুনহায় অংশ নেওয়া গুমরাহিতে অংশ নেওয়া যেমন মদের আসরে অংশ নেওয়া হারাম বিড়ি সিগারেটে অংশ নেওয়া হারাম হ্যাঁ মারপিটে অংশ নেওয়া হারাম ভাঙচুর করে অংশ নেওয়া এরকম এইসব নাজাইজ মিছিল অংশ নেওয়া হারাম তেমনি বিদাতি অনুষ্ঠানে চল্লিশাতে হোক অথবা অন্য কোন যে কোনো দিনেই হোক মৃত্যুর নামে খাবার খাওয়াবো আর বক্সাবো নেকিগুলি পৌঁছাবো খাওয়িয়ে দাওয়িয়ে দেশবাসীকে এলাকাবাসীকে এটা বিদাত আর বিদাত হচ্ছে হারাম জঘন্য কাজ সুতরাং তাতে সহযোগিতা করা যায়জ নাই এক পয়সা দিয়ে সহযোগিতা করা যায়জ নাই তাহন আল্লাহ বীর আল্লাহ বলছেন যে নেকির কাজে আর আল্লাহ ভীরুতার কাজে পরস্পর সহযোগিতা করো ওলা তাওয়ানু আলাল ইসমে অলুদুয়ান গুনহার কাজে আর সীমা লঙ্ঘনের কাজে অন্যায় কাজে পরস্পর কখনো সহযোগিতা করবে না সুতরাং কোন বিদাতি কাজে সহযোগিতা করা যায় না যারা এরকম করছে তারা আপনাকে বাধ্য করতে পারবে না খুব বেশি আপনার কাছে চাইছে পিড়াপিড়ি করে টাকা চাইছে তাদেরকে বললেন যে আমার কাছে উত্তম বিকল্প আছে তুমি কত টাকা চারজনের খাবার চাইছো বা তুমি পাঁচ টাকা চাইছো আমি দশ হাজার টাকা আল্লাহর মসজিদে দান করবো আমি দশ হাজার টাকা দিয়ে একটা ইসলামিক লাইব্রেরি ভালো কিতাব ক্যাসেট তোমাদের মসজিদে রেখে দিব নিয়ে যাবে শুনবে পড়বে আর ফিরিয়ে দিয়ে যাবে উত্তম বিকল্প আমাদের কাছে আছে তোমাদের মসজিদে ফ্যান নাই আমি দশটা ফ্যান দিয়ে দেব তোমাদের মসজিদ তৈরি হচ্ছে আমি দশ বস্তা সিমেন্ট দিয়ে দেবো কি চাও তোমরা চাইছিলে পাঁচ হাজার আমি দেবো তোমাদের বিশ হাজার বা দশ হাজার কিন্তু বিদাত করা যায় ভাই বিদাতে সহযোগিতা করা আপনি গোনার কাজে সহযোগিতা করলেন জবাবদাহি করতে হবে মৃতের নামে খাবার কোন ইসলামের দলিলে জায়জ নাই বরং নবী সাহাবারা বলছেন যে আমরা এটা জাহিলিয়াতের যুগের চরিত্র মনে করতাম এটাকে জাহিলিয়াতের যুগের চরিত্র মনে করতাম যে মাইয়াতের নামে খাবার তৈরি করে লোকজনকে খাওয়ানো সে নির্ধারিত দিনে হোক এক শ্রেণীর আবার বিদাতপন্থীর আছে আমার দেশে তারা বলে চল্লিশে করলে জায়জ হবে না তিন দিনে খাওয়া নির্ধারিত দিন করে খাওয়াইলে জায়জ হবে না কিন্তু যদি অনির্দিষ্ট দিনে খাওয়াই তো জায়জ না পার্থক্য কি কোনো পার্থক্য তেমন নেই সুতরাং জায়জ না দিন ধরে খাওয়াক আর দিন ধার্য না করেই খাওয়াক মৃত্যুর নামে খাবারের ভোজ করা এটা এখনো হিন্দুরা করে আর জাহিলাতের যুগে কাফের মুশ্রিকরা করত আর কাফের মুশ্রিকদের বিরোধিতা করতে বলা হয়েছে তারপরে নবীলামের উত্তম আদর্শ উসমায় হাসা নাই কখনো নবী করেননি নবীর তিন মেয়ে মারা যাননি তার জীবদ্দশায় কেন খাওয়াননি মৃতদেরকে আত্মীয় স্বজনদেরকে নবী সাল্লা সাল্লামের চাচা হামজা শহীদ হননি কজনকে ভোজ করে খাওয়িয়েছিলেন নবী সাল্লাহ খাওয়াইছিলেন কোন একজন সাহাবি তার আপনজন মারা গেছে আর ভোজ করে এরকম দাওয়াত করে খাওয়িয়েছে একটা দলিল যদি দিতে পারে বিদ্যাতি মোল্লারা তাহলে বলবো যে যাইজ আর দলিল না দিতে পারে তাহলে তাদের থেকে সাবধান হ্যাঁ মরার আগে খাওয়ার মরার আগে কি জন্য খাইবেন ওই ওই লোকের নামে হ্যাঁ যে কোনো লোক শোনেন বাস এটা একটা হাসানো হইল যাদের ঘুম আসছিল আর ঘুম আসবে না সময় বেশি নাই যে কোনো মুসলিমকে খাওয়ানো আর বিশেষ করে ভালো মানুষকে খাওয়ানো স্বভাবের কাজ নেকির কাজ এমনকি প্রয়োজনে অমুসলিমকে খাওয়ানো নেকির কাজ খেতে পায় না অসহায় অসুস্থ পীড়িত হ্যাঁ, দুর্গত তাদের খাওয়াইছেন তাদের চিকিৎসা করছেন এমনকি পশু পাখি কুকুর শিরগালকে খাওয়ানো আর পান করানো জান্নাতে যাওয়ার কাজ সেই বোকারিতে নেই কুকুরকে পানি পান করিয়ে জান্নাত হ্যাঁ একটা বিড়ালকে না বেঁধে রেখে দিয়েছিল খেতে দেনি সেজন্য জাহান্নাম তাহলে বিড়াল কুকুরকে খাওয়াইলে যদি নেকি হয় তাহলে যে কোনো মানুষকে খাওয়ালে নেকি হবে কিন্তু মাইয়েতকে নেকি পৌঁছায় মৃত ব্যক্তিকে এই সবটা পৌঁছিবে এই ধারণা নিয়ে মানুষের বাড়ি মারা গেছে শোক আর শোকের সময় খাওয়া দাওয়া ধুমধাম এটা হচ্ছে অমুসলিমদের চরিত্র আসল সমস্যাটা এখানে কথা বুঝতে পেরেছেন তারপরে খাওয়িয়ে দাওয়িয়ে নেকি পৌঁছানোর রাস্তা নবিসাম দেননি এটা হচ্ছে আর একটা সমস্যা বাকি কথা হলো খাওয়াবেন যে কোনো সময় খাওয়াবেন খাওয়ান আজকে খাওয়ান কত খাওয়াবেন না না না মৃত মৃত মৃতকে নেকি পৌঁছাবো খাওয়া দাওয়ার মাধ্যমে আমার মতো সচ্ছল মানুষকে খাওয়াবেন আমি কি সাদকা খাওয়ালো না ফিতরা খাওয়ালো না জাকাত খাওয়ালো যা আমাকে আপনার সাদকা খাওয়াবে সাদকার নাকি মাইয়েতকে পৌঁছে বুঝতে পেরেছেন তারপরে বলেন যে শুধু গরিবকে খাওয়াবো কেউ যদি বলে প্রথম কথা গরিবকে শুধু খাওয়াই না বরং গরিবদেরকে মেঝেতে খাওয়াই আর এলাকার পয়সাওয়ালাদেরকে চার টেবিল দিয়ে খাওয়াই বুঝতে পেরেছেন এই দিয়ে আবার নেকি পৌঁছিবে এক তো বিদাত বিদাতের উপর আবার ব্রাহ্মণ্যবাদ হ্যাঁ, যে শিক্ষিতদেরকে মান সম্মান ইজ্জতে খাওয়াবে আর গরিবদেরকে ফুটপাতে কলা পাতাই খাওয়াবে বাঙালি চরিত্র না এটা আমাদের বিবাহে হোক অথবা অন্য কিছুতে হোক খেতে আবার কিসের নাকি পাওয়া যাবে এই তারতম্য কোথায় আছে তো ব্রাহ্মণ্যবাদ আছে যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আল্লাহর মুখ থেকে তৈরি আর ওই শূদ্র ডোমচামার মেথুর আল্লাহর পা থেকে তৈরি এটা তো ইসলামের নেই যদি যদি এইরকম হয় বললাম তো এর উত্তর বললাম যদি খাওয়াইতে চান যে আমি মুসলমান ভাইদেরকে খাওয়াই আমি নেকি নেব হ্যাঁ তাহলে ভালো কথা কিন্তু যদি বলেন যে না এই খাওয়িয়ে আমি বেঁচে থাকতে খাওয়িয়ে আমার বাপ মা মারা গেছে তাদেরকে নিয়ে কি পৌঁছাবো তাহলে এটা বিদায় দিতে মৃতের নামে খাবার নেই সে শোক তাজা শোক হোক অথবা পুরাতন শোক হোক কথা বুঝতে পেরেছেন মৃতের নামে খাবার ইসলামে নেই হাঁচি পড়লে আলহামদুলিল্লাহ বলে হ্যাঁ? আর হায় আসলে কি বলবেন হায় আসলে এমন কিছু বলা হাদিসে নেই হায় আসলে আছে যে ফালিয়াদ ফাও মাস্তাতা মুখে হাত দেবেন কারণ হা করলে শয়তান হাসে এই জন্য মুখে হাত দেবেন সেটাকে চেপে রাখবেন বেশি বেশি হাই দিবেন না হাইটাকে কমাবার চেষ্টা করবেন কারণ হাই অলসতা নিয়ে আসে হ্যাঁ তন্দ্রা নিয়ে আসে গাফিলতি আসে দু তিনবার হাই আসলে ঘুমিয়ে পড়বেন বুঝছেন না শয়তান খুশি হয় যে মানুষ গাফিল হোক এই জন্য হাইটা ভালো জিনিস নয় শয়তানের পক্ষ থেকে আর তার সাবিনা শয়তান হাদিস আছে যে হাই আসাটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে সুতরাং যদি শয়তান থেকে পানা চান তো ভালো কথা কিন্তু কথা হচ্ছে যে এখানে এমন কিছু বলতে হবে এরকম কোন সন্ন্যত নেই করেন আয়োধ্যের নাম যেমন করেন আয়োধ্যের নাম করেন আয়াতে ইউসুফ আছে ইউসুফ নাম রাখতে পারেন অমা মোহাম্মদ উল্লাহ রসুল মোহাম্মদ নাম রাখতে পারেন কিন্তু নাম রাখবেন দেবান হ্যাঁ না নাম রাখবেন রহমান আর রহমান আল্লাহ কোরআন দিলেন রহমান নাম রেখে তো জায়জ নাই হল্লাহুল খালেকুল নাম রাখলেন খালেক তো জায়জ নাই হারাম নাম এটা কোন প্রশ্ন হলো এর প্রশ্ন অত্যন্ত ব্যাপক কত গত সপ্তাহে একটা প্রশ্ন করেছে হিজড়ার প্রশ্ন এটা বিশাল গোটা মাসলে এক বক্তব্য রাখতে হবে ছোট প্রশ্ন করে বেতরের তরিকা সম্পর্কে বলার সময় নেই বেতরের তরিকা সম্পর্কে বেতরের বই পড়ে নেবেন একটা বই জোবাইল থেকে ছেপেছে যেসব ভাইরা জিজ্ঞেস করছেন আর না হলে একটা লিফলেট আছে লিফলেট আপনারা আপনারা দিয়ে দিতে পারেন নিতে হ্যাঁ ইসলাম হাউসে আছে জি ইসলাম হাউসে ওই বেতর সম্পর্কে বইটা আছে পড়ে নিতে পারেন জি সৌদি আরবে যেইভাবে আপনার রমজান মাসে বেতর পড়ছেন জামাতে তারাবির সাথে ওইভাবে বেতর পড়াটা সবচেয়ে বেস্ট ব্যাস সংক্ষেপ এটাই সন্ন্যতের কাছাকাছি হ্যাঁ হ্যাঁ কোন উত আছে কোন উত আছে রুকুর আগেও করতে পারে রুকুর পরে ভাই জিজ্ঞাসা করছেন যে ভারত বাংলাদেশে খতমে জালালি আছে খতমে জালালির উদ্দেশ্য কোন ব্যক্তি যদি খুব সিরিয়াস অসুস্থ থাকে মরছেও না আর রাস্তা ছাড়ছেও না মানে রাস্তাও ছাড়ছে না আর ফিরাও আসছে না খরচ খরচা করে মানে হয়রান হতে হচ্ছে তো হয়রান হবে না সেই জন্য এরা খতমে জালালি করে বিদাতিরা করে উদ্দেশ্য হচ্ছে হয় ভালো হবে হ আর না হলে তাড়াতাড়ি যা বুঝতে পারছেন এটা ইসলামের নেই এরকম কিছু ইসলামের নেই এমন কোন তদবির ইসলামের নেই যে থাকবে থাকো ভালো হ্যাঁ থাকো সুস্থ হ্যাঁ থাকো আর না হলে মাস সালামা যাও জলদি যাও এরকম ইসলামে কিছু না এগুলো বেয়াদবি বাপ মা সুহান আল্লাহ বাপ মা যখন আপনি অসুস্থ হয়েছেন ছোটতে আমি অসুস্থ হয়েছি কত আশা আকাঙ্ক্ষা করেছে আল্লাহ ভালো করুক আল্লাহ বড় করুক আল্লাহ এই করুক কখন এই কথা চিন্তা করে নিয়ে ছেলে এত লম্বা অসুস্থ হয়েছে কখন রাস্তা ছাড়বে রে কখন এই চিন্তা করেছে যে মরে যাক কতবার পেশাব করেছেন আর বাপ মা যদি একবার পেশাব করে দেয় আরে বিছানায় পেশাব করে দিচ্ছে কে এগুলো টানবে কে খেদমত করবে কখন যে কি হবে মানে কখন যাবে এক কথায় আল্লাহ কেমন মুসলিম আপনি আপনার পেশাবে পায়খানায় কখনো মা বাপ বিরক্ত হয়নি আর আপনি এক দুবার বাপ মা পেশাব করতে বিরক্ত পেরেশান হয়ে গেছেন যে বাপ মার পেশাব টানবেটাকে কি পরিষ্কার করবে আপনি পারছেন না করতে আর আপনার স্ত্রী না হয় অপরের মেয়ে আপনার বাপের মেয়ে না কিন্তু আপনি তো আপনাকে আপনার আব্বা মানুষ করে ছাড়লার পরে কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাকো না মারাপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালাই একা